কারণ আল্লাহ তালা আমাদেরকে শরিয়াত দিয়েছেন শরিয়াত মানার জন্য আদেশ করেছেন শরিয়াত মানার একটা পুরস্কার তো এটা হতে পারত যে আল্লাহ তালা এই শরিয়াত মানার প্রতিদান হিসেবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন এই একটা পুরস্কারই তো যথেষ্ট ছিল যে বান্দা যদি তুমি এই ফরজ ওয়াজিব এবং সুন্নাতে মোয়াক্কাদা ইবাদতগুলো পালন করো তাহলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো আর যদি পালন না করো তোমাকে জাহান্নামে ফেলবো এই জাহান্নাম থেকে বাঁচতে পারা এটাই তো বিরাট বড় প্রতিদান ছিল যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি তো মহাসফলতা লাভ করলো তো দুনিয়ার মধ্যেও দেখা যায় দেশের মধ্যে অনেক আইন করা থাকে এই আইনগুলো মানতে হবে যদি না মানো কি হবে না মানলে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমার নামে মামলা করা হবে তোমার নামে ওয়ারেন্ট জারি হবে আর যদি মানো মানলে কিছু হবে না তুমি দেশের একজন আদর্শ নাগরিক ব্যাস এতটুকুই কিন্তু এজন্য কোনো পুরস্কার দেওয়া হবে না অথবা এজন্য বিশেষ কোনো সম্মানের ব্যবস্থা নেই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এমনই আপনি ট্রাফিক আইন সবগুলো আইন খুব সুন্দরভাবে ফলো করেন সবগুলো বিষয়কে যথাযথভাবে মানেন প্রতি বছর বছরান থেকে আপনাকে বিশেষ কোনো সম্মানই দেওয়া হবে রাষ্ট্রীয় কোনো অভ্যর্থনা জানানো হবে কিছুই হবে না তাহলে মানার কি দরকার মানার দরকার হলো মানার মাধ্যমে আপনি শাস্তি থেকে বেঁচে যাবেন এই যে শাস্তি থেকে বাঁচছেন আপনাকে আপনার নামে মামলা করা হচ্ছে না আপনাকে মামলা খালাস করার জন্য আবার কিছু টাকা গুনতে হচ্ছে না এটাই আপনার জন্য একটা প্রতিদান তো আল্লাহ তালা শরীয়তের ক্ষেত্রে এতটুকু করতে পারতেন যদি এতটুকু করতেন তাহলে কোনোদিনও আল্লাহকে জালেম বলার সুযোগ ছিল না কারণ শরিয়ত মানবা না জাহান নামে ফেলবো শরীয়ত মানবা জাহান নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিব বেশ মুক্তি কিন্তু আল্লাহ তালা হলেন আর রহমান আর রাহিম তিনি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং কেউ যদি আল্লাহ তালা শরিয়াতকে মান্য করে আল্লাহ তালা জাহান্নাম থেকে তো বাঁচাবেনি তাকে মহা সফলতার স্থান জান্নাত দান করবেন তো আমাদের যে তাফসিরের ধারাবাহিক আলোচনা চলছিল গত সপ্তাহের আলোচনায় আপনারা লক্ষ্য করেছেন আখেরাত সম্পর্কে যে আলোচনা হয়েছে প্রথমে আল্লাহ তালা জাহান্নামের কথা আলোচনা করেছেন এরপর যেহেতু কোরআনের বৈশিষ্ট্যই হলো কোরআন হলো মেথানি শাস্তির কথা বলেছে এখন আবার সুসংবাদের কথা বলবে শাস্তির কথা শুনলে মানুষের ভেতরে ভয় জাগবে আবার আল্লাহ তালা সুসংবাদ শোনাবেন যেন ভেতরে আবার আশা জাগে আহলুসুন্নাতল জামায়াতের আকিদাই হলো আল ইমান ওবাইন আল ইউর রাজা ইমান হলো ভয় এবং আশার মাঝামাঝি যাদের ভেতর খুব ভয় প্রবল হয়ে যায় জান্নাতের কোনো আশা নেই শুধু ভয় আর ভয় তারা এক পর্যায়ে এবাদত থেকে দূরে সরে যায় নিরাশ হয়ে যায় বলি আইবাদিন আশরাফ আলা আনফুসিহিম হেনবি আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে বলে দিন যে হে আমার বান্দারা আল্লাহর বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিরাশ কখন হয় যখন ভেতরে ভয় প্রবল হয়ে যায় আবার অন্যদিকে আশা যদি প্রবল হয়ে যায় যেমনিভাবে আমাদের সমাজের অধিকাংশ মানুষ বা সব মানুষের আশা প্রবল কেমন আশা প্রবল যে আমার চোখ বন্ধ হতে দেরি জান্নাতে যেতে হয়তো আর কোনো দেরি নেই আমি চোখ বন্ধ হলে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য সব রেডি করে রেখেছেন এত বেশি আশা যে আশার কারণে এখন সে নামাজেরও ধার ধারে না জাকাত দেওয়ারও প্রয়োজন মনে করে না রোজা রাখারও প্রয়োজন মনে করে না সামাজিক পারিবারিক অর্থনৈতিক বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করার কোনো প্রয়োজনীয়তা অনুধাবন করে না আশা প্রবল হওয়া এটাও সমস্যা শুধুমাত্র ভয় প্রবল হওয়া সেটাও সমস্যা যখন আশা এবং ভয় উভয়টা থাকে তখন তার মধ্যবর্তী স্তর সেটাকে ইমান বলা হয় যেমনি ভাবে কোনো সাহাবি থেকে বর্ণিত আছে তিনি বলেছেন যে আল্লাহ তালা যদি একজন ব্যক্তিকে জাহান নামে ফেলেন আমার ভয় হয় সেই ব্যক্তিটা হব আমি আর আল্লাহ যদি মাত্র একজন লোককে জান্নাতে প্রবেশ করান আমার আশা হয় সেই লোকটা হব আমি তো জাহান নামেরও ভয় থাকবে জান্নাতেরও আশা থাকবে আর আল্লাহ তালার ক্ষেত্রে উসুল হলো হাদিসে এসেছে সেই হাদিসা কুৎসির মধ্যে সাবাকাত রহমাতি গজবি আমার গজবের উপর আমার রাগের উপর আমার দয়া প্রবল অগ্রগামী যার কারণে জাহান্নাম মোট কয়টা জাহান্নাম কয়টা সাতটা আর জান্নাত কয়টা আটটা তার মানে আল্লাহর রহমত বেশি আল্লাহর গজবের থেকে তো আশার অংশ একটু বেশি থাকতে পারে কিন্তু এর অর্থ এটা না যে ভয় থেকে পরিপূর্ণ মুক্ত হওয়ার সুযোগ আছে একজন বান্দার মধ্যে যখন ভয় থাকবে যে আমি যদি গুণাহ করি ধ্বংস হয়ে যাব যদি বেদাতে লিপ্ত হই ধ্বংস হয়ে যাব যদি কুফুর এবং শিরকে লিপ্ত হই এই অবস্থায় আমার মৃত্যু হয় আমি জাহান্নামি হয়ে যাব এই ভয় যখন থাকবে অন্যদিকে আবার শরিয়াত মানলে তার কি ফজিলত থাকবে সে আশাও থাকবে ফাজাইলও জানা থাকবে অন্য ভাষায় বলা হয় তারহিব এবং তারহিব তারগিব বলা হয় জান্নাতের আশা তারহিব হলো জাহান্নামের ভয় তারগিব এবং তারহিব যখন আমার মধ্যে থাকবে তখন যে কোনো প্রকার এবাদতের মধ্যে আমার ব্যালেন্স থাকবে তো এই জন্য জাহান্নামের কথা আলোচনা হলো এরপর আল্লাহ তালা জান্নাতের কথা উল্লেখ করছেন ওয়াবাসির হেনবি আপনি সুসংবাদ দিন কাকে সুসংবাদ দিবেন দিন আমানু আমিল সালিহাত সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন যারা ইমান এনেছে এবং নেকামল করেছে দুটো কাজের মধ্যে সম্মিলন ঘটিয়েছে একটা হলো ইমান আর একটা হলো নেক আমল তাদেরকে সুসংবাদ দিন তাহতিহাল আনহার তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান সমূহ জান্নাত শব্দের শাব্দিক অর্থ হল উদ্যান বাগান তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান সমূহ একটা উদ্যান বলেননি এমন সব উদ্যান সমূহ তাজরিমিন তাহতিহাল আনহার যার নিচ দিয়ে যার তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হয় তো সুসংবাদ দিতে বলা হচ্ছে কাদেরকে যাদের মধ্যে দুটো গুণ আছে একটা গুণ থাকলে সুসংবাদ হবে না যখন দুটো কাজের সঙ্গে একটা ফলাফল বলা হয় কাজ হলো দুটো ফলাফল হলো একটা তখন দুটো কাজ করার পরেই আমি সেই ফলাফল পাওয়ার উপযোগী হই ঠিক না তো এখানে আল্লাহ তালা কাজ দুটো গুণের কথা উল্লেখ করেছেন একটা গুণের নাম হলো ইমান একটা গুণের নাম হলো নেক আমল উভয় গুণ যার মধ্যে থাকবে তাকে সুসংবাদ দিতে বলা হয়েছে জান্নাতের সুসংবাদ তাহলে কারো যদি ইমান থাকে কিন্তু নেক আমল থাকে না অথবা কারো নেক আমল আছে কিন্তু ইমান নেই তার জন্য এই যে বিশেষ একটা সুসংবাদ সেই সুসংবাদের উপযুক্ত সে হবে না কারণ আরবি ভাষার নীতি হলো আলওয়াউলি মুতলাকিল জামাই এই যে এবং যারা ইমান এনেছে এবং নেকামল করেছে এবং শব্দটা দুটো কাজের মধ্যে জমা করে ফেলে দুটো কাজ যে ইমানও থাকতে হবে নেকামলও থাকতে হবে উভয়টা যদি থাকে পুরস্কার আসবে পুরস্কার হলো জান্নাতের পুরস্কার ইমান থাকার কি অর্থ ইমানের অর্থ যদি আপনি বলেন বিশ্বাস পৃথিবীর মধ্যে যারা অমুসলিম তাদেরকে বিশ্বাস নেই আর নাস্তিক যারা তাদেরও তো বিশ্বাস আছে বিশ্বাস মুক্ত তো কেউ না যে নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না এই যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এটাও একটা বিশ্বাস না বিশ্বাস তো সবগুলোই বিশ্বাস তো পজিটিভও হয় নেগেটিভও হয় দুরকমই তো হতে পারে বিশ্বাস তো সবই তো ইমান মানে যদি বলেন বিশ্বাস তাহলে তো সবার জন্যই সুসংবাদ হয়ে গেল হিন্দুর জন্য সুসংবাদ বৌদ্ধর জন্য সুসংবাদ খ্রিস্টানের জন্য সুসংবাদ মূর্তদের জন্য সুসংবাদ সাতিমের রসুলের জন্য সুসংবাদ নাস্তিকের জন্য সুসংবাদ কেউ তো আর বাদ থাকবে না তাহলে ইমান দ্বারা কি উদ্দেশ্য হবে ইমান দ্বারা উদ্দেশ্য হবে সহি আকিদা ইমান দ্বারা কি উদ্দেশ্য হবে সহি আকিদা সহি আকিদা আকিদা সহি হওয়ার কি অর্থ আকিদা সহি হওয়ার অর্থ হলো চার জিনিস থেকে আকিদা মুক্ত থাকবে কয় জিনিস চার জিনিস এক নম্বরে কুফুর থেকে আকিদা মুক্ত থাকবে আমার বিশ্বাস আমার বিশ্বাসের মধ্যে কুফুর কুফুর মানে হলো অস্বীকার আল্লাহ তালা যে বিষয়গুলো স্বীকার করতে বলেছেন তার কোনোটাকে আমি অস্বীকার করব না কোনোটাকেই না একটাকেও না এমনকি একটার কোনো একটা অংশকেও না কোনো অস্বীকার আমার মধ্যে থাকতে পারবে না কুফুর থেকে মুক্ত থাকতে হবে দুই নম্বর হলো শিরিক শিরিক মানে অস্বীকার না শিরিক মানে হলো অংশীদারত্ব স্থাপন করা আল্লাহকে তো অস্বীকার করি না কিন্তু অংশীদারিত্ব স্থাপন করলাম কিভাবে উদাহরণস্বরূপ নামাজের মধ্যে অংশীদারত্ব সাব্যস্ত করতে পারে যে সেজদা আল্লাহকেও দেয় গাইরুল্লাহকে দাও মসজিদে আসলে আল্লাহকে সেজদা দেয় মাজারে গেলে পীরকে সেজদা দেয় অথবা মসজিদে আসলে আল্লাহকে সেজদা দেয় মন্দিরে গেলে মূর্তিকে সেজদা দেয় অথবা ইবাদতের ক্ষেত্রে না বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ বলেছেন শুধুমাত্র আমার বিচার মানো আমার ফয়সলা মানো আমার বিধান মানো কিন্তু বান্দা কিছু ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানে যেই ক্ষেত্রে মানলে সমস্যা নেই আর কিছু ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর বিধান মানে তাগুতের বিধান মানে তো যে কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যেই ক্ষেত্রে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে যদি আপনি আল্লাহর পাশাপাশি অন্য কারো বিধানও মানেন তাহলে এটাই হলো শিরিক তাহলে বললাম চার জিনিস থেকে মুক্ত থাকতে হবে এক নম্বরে কুফুর থেকে মুক্ত থাকতে হবে দুই নম্বরে শিরিক থেকে মুক্ত থাকতে হবে তিন নম্বরে নেফাক থেকে মুক্ত থাকতে হবে নেফাক মানে কি যে ভেতরে আছে একটা বাইরে আছে আর একটা কপটতা ভেতরে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস থাকলেও দিনের সবগুলো বিষয়ের উপর হয়তো আমার সঠিকভাবে বিশ্বাস নেই যেমনিভাবে রাসুলের যুগের মুনাফিক যারা ছিল একজন মুনাফিক এমন নাই যে আল্লাহকে বিশ্বাস করতো না যে আল্লাহ আমাদের খালিক না আল্লাহ মালিক না কারণ সেই যুগের মুনাফিকের অধিকাংশ এসেছিল ইহুদি ধর্ম থেকে আর আমরা সবাই জানি হুদি এবং খ্রিস্টানরা আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করে হিন্দুরা কি আল্লাহকে অস্বীকার করে হিন্দুরা কি নাস্তিক বৌদ্ধরা নাস্তিক পৃথিবীর মধ্যে একটা শ্রেণী হলো যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না যাদেরকে আমরা নাস্তিক হিসেবে চিনি আর একটা প্রকার হলো আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছেন কিন্তু আল্লাহর বিধান মানতে গিয়ে আল্লাহ যেভাবে মানতে বলেছেন সেভাবে হয়তো মানে না আল্লাহ বলেছেন আমার বিধান মানো মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় সে বলে না আমি তোমার বিধান মানব মুসা আলি ইসলামের তরিকায় আমি তোমার বিধান মানব ঈসা আলি ইসলামের তরিকায় আমি তোমার বিধান মানব গৌতম বুদ্ধের তরিকায় তো সরাসরি আল্লাহকে অস্বীকার করে না হয়তো কিন্তু অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে তার অন্তরের মধ্যে সে সেটার প্রতি বিশ্বাসকে ধারণ করে না কিন্তু মুখে মুখে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় এটা হলো মুনাফিক আর যার ভেতরে নেফাক থাকে তাকেই বলা হয় মুনাফিক তো বলছিলাম যে সহি আকিদা হওয়ার অর্থ হলো যে ভেতরে চার জিনিস থেকে আকিদা মুক্ত থাকতে হবে এক নম্বরে কুফুর দুই নম্বরে শিরিক তিন নম্বরে নেফাক চার নম্বরে বেদাত আপনি বলবেন আমলের ক্ষেত্রে বেদাত হয় এটা তো জানি ইমানের ক্ষেত্রেও কি আবার বেদাত হয় আকিদার ক্ষেত্রেও কি আবার বেদাত আছে নাকি হ্যাঁ আকিদার ক্ষেত্রেও বেদাত আছে বেদাত দুই প্রকার একটা বেদাত হলো আকিদা কেন্দ্রিক একটা বেদাত হলো আমল কেন্দ্রিক আমল কেন্দ্রিক বেদাত হালকা বেদাত আকিদা কেন্দ্রিক বেদাত এটা গুরু বেদাত এটার ভয়াবহতা বেশি কারণ আমলের ক্ষেত্রে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে আল্লাহ তালা চাইলে নিজে এমনি ক্ষমা করে দিতে পারেন অথবা বান্দা যদি তওবা করে আল্লাহ তালা তা ক্ষমা করবেন যদি তওবা নাও করে আল্লাহ থেকে কিছুকাল জাহান নামে শাস্তি দিয়ে এরপর জান্নাতে দিয়ে দিবেন কিন্তু আকিদার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সেই বান্দার জন্য দুনিয়াতে যদি সে তার আকিদা দুরস্ত না করে যায় তাহলে তো তার কেয়ামতের ময়দানে কোনোই মুক্তি নেই চিরকালের জন্য জাহান নাম তাহলে বেদাত শুধুমাত্র আমলে হয় না আমরা ভাবি শুধুমাত্র আমলে বেদাত হয় এই আমলটা সন্ন্যত নাকি বেদাত হ্যাঁ এটা সন্ন্যত এটা বেদাত শেষ না আসলে এমন না আকিদার ক্ষেত্রে বেদাত হয় এবং সেই বেদাত আরো জঘন্য কয়েকটা উদাহরণ দেব বোঝার সুবিধার্থে এক নম্বর কিছু মানুষ আমাদের ব্যাপারে বলে না যে আমরা রসুলের মিলাদ মানি না আমাদের ব্যাপারে তো কমন কথা যে আমরা মিলাদ মানি না মিলাদকে আমি বিশ্বাস করি না কমন কথা মিলাদ শব্দের অর্থ হলো জন্ম মিলাদ তো বাংলা শব্দ না আরবি শব্দ মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম আচ্ছা দুনিয়ার মধ্যে আপনি একজন কাফেরও এমন দেখাতে পারবেন যেই কাফেরটা আল্লাহর রসুলের জন্মে বিশ্বাস করে না কোন কাফের এমন আছে যে এটা বিশ্বাস করে না যে আল্লাহ রসুল দুনিয়াতে জন্ম হয়েছিলেন পাওয়া যাবে এমন তার মানে সবাই বিশ্বাস করে রসুল জন্ম হয়েছে ঠিক না তারপরও অপবাদ দেওয়া হয় যে মিলাদে বিশ্বাস করে না আর যদি মিলাদে বিশ্বাস না করে তার অর্থ তো হবে যে রাসুল দুনিয়াতে জন্মগ্রহণ করেননি তিনি এখনো সেই রুহের জগতে রয়ে গেছেন অফ করেন আখেরাতের জগতে রয়ে গেছেন তার মানে মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা এটা তারা উদ্দেশ্য নেয় না ভিন্ন কোনো অর্থ উদ্দেশ্য নেই ফ্যান কমিয়ে দেন মিলাদ শব্দের শাব্দিক অর্থ তো জন্ম কথা কি বোঝা যাচ্ছে মিলাদ শব্দের শাব্দিক অর্থ তো জন্ম তো মানুষ তো বলে যে আমরা মিলাদ কিয়ামে বিশ্বাস করি না মানে রাসুলের জন্মে বিশ্বাস করি না আর জন্মে বিশ্বাস করি না তাহলে আবার কি বিশ্বাস করি রাসুলের উপর ইমান আবার কিভাবে আনি যদি জন্মে বিশ্বাস না করি তার মানে অর্থে না তাহলে কোন অর্থে আপনাদের মসজিদে আগে এক সময় মনে হয় মাঝে মাঝে মিলাদ হতো এখনো দুই এক সপ্তাহ দেখা যায় জিলাপি নিয়ে হাজির হয়ে যায় হুজুর মিলাদ করিয়ে দেন আমার বুঝেই আসে না এই শব্দটা কিভাবে আসলো মিলাদ মানে জন্ম হুজুর জন্ম পড়িয়ে দেন জন্ম আবার পড়াবে কিভাবে জন্ম তো পড়া আর শোনার কোনো বিষয় না বলে না মিলাদ আজকে মিলাদ পরে এসেছি আজকে হালুয়া খেয়েছি আজকে এক প্যাকেট বিরিয়ানি পেয়েছি অনেক তবরক পেয়েছি এটা গর্বের বিষয় মিলাদ মানে জন্ম জন্মের সঙ্গে এই জিলাপি বিতরণের অথবা ইয়ানবী সালাম আলাইকের কি সম্পর্ক তার মানে অর্থ এটা না কি অর্থ অর্থ যে কি মূলত এটা এসেছে ঈদ মিলাদুল নবী থেকে আমাদের সমাজের যে জুম্মার পরের মিলাদ অন্যান্য <clears throat> দোকানপাট চালু করার শুরুতে যে মিলাদ এই ছোট ছোট মিলাদগুলো এসেছে বড় মিলাদ থেকে বড় মিলাদ মানে হলো ঈদে নবী রসুলের জন্ম কারণ আমরা দেখি আমাদের সমাজের মধ্যে বেদাতি যারা রয়েছে তারা রসুলের জন্মে বিশ্বাস করে রসুলের মৃত্যুতে বিশ্বাস করে না আর আমরা রসুলের জন্মেও বিশ্বাস করি রসুলের মৃত্যুতেও বিশ্বাস করি হ্যাঁ এর পাশাপাশি আমাদের আকিদা হলো আল আম্বিয়া ওয়াহিয়া ফি কবর ইহিম দু এক সপ্তাহ পূর্বে এই বিষয়ে লম্বা আলোচনা করেছিলাম যে নবীরা তাদের কবরের মধ্যে জীবিত নবীরা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কিন্তু তারা কবরের মধ্যে গিয়ে হারিয়ে যাননি বরং প্রতিটা নবী কবরের মধ্যে জীবিত এটা আমাদের বিশ্বাস আছে কিন্তু তারা দুনিয়ার উপরে নেই মাটির উপরে নেই মাটি থেকে ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থই হলো স্থানান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া তাহলে আমরা যদি বলি যে নবী ইন্তেকাল করেছেন এর কি অর্থ নবী শিফট হয়েছেন থেকে কোথায় যে মাটির উপর থেকে মাটির নিচে শিফট হয়েছেন ইন্তেকাল করেছেন কোরআনে আল্লাহ নিজে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল কুল্লু দা দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তাহলে রসুল কি প্রাণীর মধ্যে নেই প্রাণ বিশিষ্ট না কিনা তিনি আর বলা হচ্ছে আপনি মরণশীল যদি তিনি মৃত্যুবরণ না করেন যদি তার ইন্তেকাল না হয় আয়াতের কি অর্থ হবে তাহলে যারা বিশ্বাস করে রাসুলের মিলাদ অর্থাৎ রাসুলের জন্ম মানে মৃত্যু মানি না রাসুল মৃত্যুবরণ করেনি রাসুল মৃত্যুবরণ করেনি এর সঙ্গে আরো কয়েকটা আকিদা জড়িত যেহেতু মৃত্যুবরণ করেনি তার মানে তিনি হাজির এবং নাজির হাজির মানে তিনি তো এখনো মৃত্যুবরণ করেননি সব জায়গায় তিনি উপস্থিত থাকেন তো এখন এই যে মিলাদ একটা হলো মিলাদ পড়া আর একটা হলো মিলাদের আকিদা রাখা মিলাদ পড়া এটা হলো একটা আমল এই আমলটা যদি বেদাত হয় এটা হলো আমলই বেদাত আমলের সঙ্গে সম্পৃক্ত বেদাত আর মিলাদের আকিদা যেটা যে আমরা মিলাদে বিশ্বাস করি হাম মিলাদ ওয়ালে হ্যাঁ অথবা আমরা মিলাদে বিশ্বাস করি না এই যে একটা পার্টি এটা সম্পর্ক কিন্তু আকিদার সঙ্গে তো এর সঙ্গে সম্পৃক্ত যে বিষয়টা যে মিলাদের সঙ্গে সম্পৃক্ত বিষয় হলো কেয়াম কেয়াম মানে হলো দাঁড়ানো তো মিলাদের সঙ্গে আবার দাঁড়ানোর কি সম্পর্ক সম্পর্ক হলো আরো গভীরে যেহেতু বিশ্বাস করে রসুল হাজির হাজির মানে উপস্থিত নাজির মানে হলো যিনি সবকিছু দেখেন তো হাজির মানে উপস্থিত নাজির মানে দ্রষ্টা তো তারা যেহেতু বিশ্বাস করে রাসুল উপস্থিত থাকেন তারা যেখানে দাঁড়িয়ে রাসুলকে স্মরণ করবে রাসুল সেখানে এসে উপস্থিত হন তো এটা কি উপস্থিত রাসুল সেখানে হন এটা কি আকিদার বিষয় না আমলের বিষয় আকিদার বিষয় তাদের আকিদা হলো তারা যেখানে বসে রাসুলকে স্মরণ করবে রাসুল সেখানে এসে উপস্থিত হবে যেহেতু রাসুল এসে উপস্থিত হবে সুতরাং রাসুলকে দুনিয়ার বাদশাদের মতো তারা সম্মান দেয় যে দুনিয়ার বাদশাদেরকে সম্মান দিতে হয় দাঁড়িয়ে সুতরাং রাসুল যেহেতু একজন সম্মানিত পার্সন সুতরাং তাকেও সম্মান দিতে হবে দাঁড়িয়ে সেখান থেকে এসেছে কিয়াম এখন যেই ব্যক্তি রাসুলকে হাজির এবং নাজির মানে আকিদার আলোচনায় যাচ্ছি না প্রথম কথা হলো আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া আর কেউ হাজির এবং নাজির হতে পারে না আল্লাহ হাজির আল্লাহ উপস্থিত হওয়ার অর্থ এটা না যে আল্লাহর সত্তা সব জায়গায় উপস্থিত নাহদুবিল্লাহ আল্লাহর সত্তা সব জায়গায় যদি উপস্থিত বলি যে আল্লাহর সত্তা সর্বত্র বিরাজমান তাহলে তো অর্থ দাঁড়াবে নাহদুবিল্লাহিমিন্দা আলিক সর্বত্র মধ্যে বাথরুমও আছে না ডাস্টবিনও আছে না ময়লার স্তূপও আছে না যদি বলে সর্বত্র মানে সব জায়গায় তাহলে তো ধরতে হবে এই জায়গাগুলোর মধ্যেও আছেন না আলী তাহলে আল্লাহ সব জায়গায় উপস্থিত এর কি অর্থ এর অর্থ হল আল্লাহর জ্ঞান সব জায়গায় উপস্থিত আল্লাহর দর্শন সব জায়গায় উপস্থিত আল্লাহর ক্ষমতা সব জায়গায় উপস্থিত আল্লাহ সবকিছু দেখেন সবকিছু জানেন এবং সবকিছুর উপর তার পরিপূর্ণ ক্ষমতা রয়েছে কথা বুঝতে পারছেন জাল্লা সর্বত্র বিরাজমান এর অর্থ যদি কেউ বলে জাল্লা সত্তা সর্বত্র বিরাজমান সত্তা শব্দ কেন বলছে দেহ কেন বলছে না কারণ আল্লাহর কি দেহ আছে দেহ তো মানুষের সঙ্গে সম্পৃক্ত মাখলুকের বিষয় এগুলো হলো মখলুকের গুণাবলী আর আল্লাহ তালার ক্ষেত্রে আমাদের আকিদা হলো কোরআন বলেছে হিসাই আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ সমস্তরের কেউ নেই মানুষের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য আছে আল্লাহ তালা সেই বৈশিষ্ট্য থেকে অনেক ঊর্ধ্বে দেহ থাকা এটা হলো মানুষের একটা বৈশিষ্ট্য আল্লাহ তো এই সকল বৈশিষ্ট্য থেকে পুত পবিত্র তিনি মুক্ত এই জন্য সত্য শব্দ ব্যবহার করছি তো আল্লাহ সব জায়গায় আছেন হাজির আল্লাহ সব জায়গায় হাজির সব জায়গায় উপস্থিত এর অর্থ এটা না যে আল্লাহ সত্য সব জায়গায় উপস্থিত তাহলে অর্থ কি অর্থ হল আল্লাহর জ্ঞান সব জায়গায় উপস্থিত আল্লাহর দর্শন সব জায়গায় উপস্থিত আল্লাহর ক্ষমতা কর্তৃত্ব সব জায়গায় উপস্থিত আর নাজির আল্লাহ সব দেখেন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই এখন দেখেন দুনিয়ার মধ্যে যারা আশেখ রাসুল নিজেদেরকে দাবি করে দরকার ছিল নিজেদের কাজে কর্মে রাসুলের মহব্বতের পরিচয় দিবে আচ্ছা যে আশেকে রাসুল হবে সে কি যৌক্তিক কোনটা সে মহব্বতের পরিচয় দিবে না বেয়াদবির পরিচয় দিবে কোনটা মহব্বতের পরিচয় দিবে আচ্ছা মহব্বত কোনটা রাসুলকে রাসুল দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কে না সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব এখন উদাহরণস্বরূপ আপনি আমাকে বলছেন আপনার একটা প্রয়োজন আপনার যে কোনো একটা প্রয়োজন একটা মাসালা জানার প্রয়োজন আপনি আমাকে ফোন দিলেন হুজুর আমার মাসালা জানার প্রয়োজন আপনি আমার অফিসে চলে আসেন আমার বাসায় চলে আসেন এটা হলো একটা সুরত আর একটা সুরত হলো যে হুজুর একটা মাসালা জানার প্রয়োজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। বলেন তো আদব বেশি কোনটায় যেতে বলার মধ্যে নাকি আপনি আসার মধ্যে কারণ প্রয়োজনটা কার প্রয়োজন কার আপনার তো প্রয়োজন যেহেতু আপনার আপনি আসবেন এটাই তো যুক্তির দাবি আচ্ছা রাসুল আমরা যদি রাসুলকে স্মরণ করি রাসুলের সানে দূরত করি তো এই কাজগুলো আমরা করি এই প্রয়োজনটা কি আমাদের নাকি রাসুলের আমরা রাসুলকে মানি আমাদের প্রয়োজনে নাকি রাসুলের প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা রসুলকে মানি রসুলের অনুসরণ করি কেন করি কারণ রসুলের অনুসরণ করতে আমার আল্লাহ বলেছেন আল্লাহ যে রাসুলকে অনুসরণ করলো সে তো আল্লাহকে অনুসরণ করলো কারণ আল্লাহকে আবার কিভাবে মানবে আল্লাহকে কখনো দেখেনি আল্লাহর কথা সরাসরি কখনো শোনেনি আল্লাহ তো তার দেখা এবং শোনার অনেক ঊর্ধ্বে তো আল্লাহকে মানা শ্রুতি হলো রাসুলকে মানো যদি রাসুলকে মানো আলাদা করে আল্লাহকে মানতে হবে না অটো মানা হয়ে যাবে তো রাসুলকে মানে তো আমার প্রয়োজনে আমার মুক্তির প্রয়োজনে আমার জান্নাত পাওয়ার প্রয়োজনে তো এখন আগের কথাটা স্মরণ করেন আদবের দাবি কোনটা হবে আমি রাসুলের কাছে যাব নাকি রাসুলকে আমার কাছে আনবো কোনটা তাহলে আশেখ রাসুল যে হবে সে তো রাসুলের কাছে যাবে রাসুলের কাছে গিয়ে রাসুলের রৌজ মুবরকে সালাত এবং সালাম পেশ করবে এটা তো আশেখ রাসুলের পরিচয় আরে সেই আশেখ রাসুল আবার কোন আশেখ রাসুল যে তার মজলিসে মজলিসে সামান্য একটা জিলাপি সামনে নিয়ে রাসুলকে রাসুলকে ঘুরায় তাদের মত অনুযায়ী বলছে আমরা তো বিশ্বাসই করি না যে রাসুল হাজির এবং নাজির এই আকিদা রাখার তো কোনো সুযোগই নেই আল্লাহ তালা হাজির এবং নাজির আল্লাহ উপস্থিত আল্লাহর ক্ষমতা সব জায়গায় উপস্থিত আল্লাহ সবকিছু দেখেন এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য আমরা তো বিশ্বাসই করেন রসুল সব জায়গায় উপস্থিত কিন্তু যদি ওদের যুক্তি আমরা মানিও যদি ওদের যুক্তিটাই আমরা মেনে নেই যে রসুল সব জায়গায় আসেন তাহলে তো ভাই তোমার এসকে রাসুলের দাবি ছিল তুমি রাসুলকে সামান্য জেলাপির বিনিময়ে একশো দুইশো টাকার বিনিময়ে তোমার মজলিসে মজলিসে রাসুলকে বারবার কেন ঘুরপাক খাওয়াচ্ছ একবার এখানে একবার ওই এলাকায় একবার পাশের গ্রামে একবার বাংলাদেশে একবার সিঙ্গাপুরে একবার আমেরিকায় একবার নিউজিল্যান্ডের মধ্যে এত দেশে সফর কেন করাচ্ছ নিজে যাও নিজে গিয়ে সালাত এবং সালাম পেশ করো তারপর যদি বলা হয় আচ্ছা রাসুল যে হাজির মানে উপস্থিত তো রাসুল যদি উপস্থিত হয় তো কথা হলো রাসুলের দেহ উপস্থিত নাকি আত্মা উপস্থিত দেহ আর আত্মা কিন্তু এক জিনিস না দেহ তো এই যে সাড়ে তিন হাত বডি এটা হলো দেহ আত্মা এটাকে দেখা যায় মানুষ যখন মারা যায় তখন কি তার দেহ আকাশে উড়ে যায় নাকি আত্মা গায়েব হয় কোনটা দেহ তো যেমন ছিল তেমনই থাকে আমি মারা গেলে আমার চোখও খুলে পড়ে না হাতও খুলে যায় না কিছুই তো হয় না তো রাসুলকে যদি হাজির বলি ওদের মত ধরে নিলাম ধরে নিয়েই বলছি একটু স্পষ্ট করার স্বার্থে ধরে নিলাম রাসুল উপস্থিত রাসুলের আত্মা উপস্থিত নাকি দেহ উপস্থিত যদি বলে দেহ উপস্থিত যদি বলে দেহ উপস্থিত তাহলে দেহ তো দেখা যায় দেহ দেখা যায় না দেখাও যায় ধরাও যায় ছোঁয়াও যায় রাসুলের দেহ তো আলাদা কোনো দেহ ছিল না রাসুলের দেহ তো গাইবি দেহ ছিল না যে সাহাবিরা দেখত না এরকম দেহ ছিল রাসুলের সাহাবিরা দেখতেন তাকে দেখে চোখ জুড়াতেন তো রাসুলের দেহ যদি উপস্থিত হয় আচ্ছা তারা যে চেয়ার রাখে অনেক জায়গায় রাখে কিয়াম করার শুরুতে একটা চেয়ার রাখে এই চেয়ারে এসে রাসুল বসবেন আত্মা বসার জন্য কি চেয়ার লাগে আমাদের সবার বুকের ভিতরে কি আমরা একটা ফেল থেকে চেয়ার কিনে ভিতরে বসিয়ে নিয়েছি ভিতরে আত্মা আছে না আমাদের তা আত্মা আছে আত্মা বসতে তো চেয়ার লাগে না একটা চেয়ার খালি রাখে আর আত্মার সম্মানার্থে তো মানুষ দাঁড়ায়ও না আত্মা সম্মানার্থে মানুষ দাঁড়ায় না দেহ তো রাসুলের দেহ যদি উপস্থিত ধরা হয় তাহলে বলা হবে ভাই দেহ আপনি দেখেছেন রাসুলকে নিজের চোখে যদি কোনোদিন দেখে থাকেন আপনি তো একজন সাহাবি হয়ে যাবেন রাসুলকে কোনোদিন দেখেছেন বলবে না দেখিনি শুনেছি রাসুল উপস্থিত হয় কার থেকে শুনেছেন আমাদের নেতাদের থেকে শুনেছি আচ্ছা নেতাজির কাছে যদি যাওয়া হয় আপনি রাসুলকে কোনোদিন দেখেছেন না দেখিনি আমি শুনেছি কার থেকে এই শুনেছি আমাদের বড়দের থেকে বাপদাদের থেকে বাপদাদাকে যদি কবর থেকে উঠে জিজ্ঞেস করা হয় আপনি দেখেছেন সে বলবেন আমিও দেখিনি শুনেছি সবাই শুধু শুনেছি আর শুনেছি আর শুনেছি কার কাছ থেকে শুনেছেন রাসুলের এমন একটা সহি কেন একটা দুর্বল হাদিসও দেখা যায় না কার থেকে শুনলেন কার কথার উপর ইমান আনলেন তাহলে কি রাসুল ছাড়া অন্য কারো কথার উপর আপনি ইমান রাখেন কথাকে বোঝা যাচ্ছে বিরক্ত হচ্ছেন নাকি তাহলে বলবে না দেহ উপস্থিত না আত্মা উপস্থিত এই কথাই তো বলবে দেহ উপস্থিত না আত্মা উপস্থিত তাহলে দেহ কোথায় দেহ হলো মাটির নিচে দেহ যদি মাটির নিচে হয় তাহলে মিলাদ শব্দের তো অর্থই থাকলো না কারণ আগেই বললাম যে মিলাদ মানে হলো জন্ম তারা রাসুলের মৃত্যুতে বিশ্বাসী না জন্মে বিশ্বাসী তাহলে তারা কি জীবিত নবীকে নিয়ে মাটির নিচে রেখে আসলো কথা বুঝতে পারছেন নবীর জানাজা কেন হলো নবীকে মাটির নিচে চাপা কেন দিল তার মানে জীবিত নবীকে মাটির নিচে তারা দাফন করেছে আর যদি জীবিত নবীকে মাটির নিচে দাফন করে ওদের সবার বিরুদ্ধে আমরা যুদ্ধে নামবো সাহস কত বড় আমাদের নবীকে জীবিত অবস্থায় মাটির নিচে শুয়ে দিয়েছে এটা তো নবীকে হত্যা করার নামান্ত বিষয়টা এমন না তাহলে যেই কথাই বলুক বেদাত যে বেদাত এটা বোঝার জন্য একজন মানুষের সুস্থ বিবেক যথেষ্ট আর কিছু দরকার নেই সুস্থ বিবেক যথেষ্ট কোরআনের মধ্যে আল্লাহ যে আসলেই আল্লাহ আল্লাহ যে প্রকৃত অর্থে রব্বুল আলমিন এজন্য তার কোনো প্রমাণ দেখানোর প্রয়োজন ছিল না আল্লাহর কেন প্রমাণ দেখাতে হবে যে আমি আল্লাহ তুমি মানো তুমি যদি আমাকে মানো তোমার সঙ্গে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব। যদি আমাকে না মানো যদি আমাকে না মানো তোমাকে শাস্তি দেব বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে যদি কেউ বিদ্রোহ করে যে আমি এখন থেকে আপনাকে প্রধানমন্ত্রী মানি না সেই প্রধানমন্ত্রীকে নিজে প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ডকুমেন্ট পেশ করবে তোমার তো সন্দেহ আছে যে আমি প্রধানমন্ত্রী কিন্তু দেখো গত নির্বাচনে ইসি নির্বাচন কমিশনের যে ফলাফল সেই ফলাফলটা তুমি দেখো যে আসলে আমি পাশ করেছি আসলে আমি প্রধানমন্ত্রী তুমি ইমান রাখো তুমি বিশ্বাস করো এরকম কেউ করবে নাকি বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে শাস্তি দিবে তো আল্লাহ তালা দরকার ছিল না কোনো প্রমাণ দেখাবেন তারপর আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন প্রমাণ তুলে ধরেছেন আফালা ইবিলি কাইফা খুলিকাত তারা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে সৃষ্টি করা হলো أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت তারা কি আসমানের দিকে তাকায় না কিভাবে সেই আসমানকে উপরে উঠানো হলো তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে সেই পাহাড়গুলোকে গেথে দেওয়া হলো তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনকে বিছিয়ে দেওয়া হলো তো এই সমস্ত মখলুকাতের দিকে তাকিয়ে তারা তো অবশ্যই নিজেদের আকল খাটিয়ে এই সিদ্ধান্ত উপনীত হতে পারে যে এই কোনো জিনিস তো এমনি এমনি হওয়ার মতো না এর পিছনে অবশ্যই কোনো শক্তি আছে কোনো কর্তৃত্ব আছে কোনো ক্ষমতা আছে আর এই সকল কিছুর কর্তৃত্ব যার হাতে আমি তার উপর ইমান আনলাম আর তিনি তো আল্লাহ রবুল আলমী আল্লাহ তালে সান বসতে এগুলো করেছেন মানুষের বিবেককে আকর্ষণ করেছেন সুতরাং পৃথিবীর মধ্যে যারা বেদাতের মধ্যে লিপ্ত আছে সহজ ভাষায় তাদের ভেতরে কোরআন হাদিসের বস্তু নেই তাদের ভেতরে সুস্থ বিবেকও নেই কারণ আল্লাহকে চেনার জন্য ইসলামের বিধানগুলোকে বোঝার জন্য মানুষের সুস্থ বিবেক যথেষ্ট ইসলামের এমন একটা বিধানও আপনি দেখাতে পারবেন না যেই বিধানটা সুস্থ বিবেকের দাবির সঙ্গে সাংঘর্ষিক যে মানুষের বিবেকের দাবি হলো এটা ইসলাম বলেছে ওটা বিবেকের দাবি একটা ইসলাম বলেছে আর একটা এরকম একটা বিধানও কেউ দেখাতে পারবে না যত কঠিন বিধান হোক জিহাদের বিধান হোক সাতেমের রসুলের হত্যার বিধান হোক যত কঠিন বিধানই হোক না কেন প্রতিটা বিধানের পিছনেই মানুষের সুস্থ বিবেকের যুক্তি কার্যকর আছে হ্যাঁ যার বিবেক নষ্ট হয়ে গেছে যার বিবেক ভোতা হয়ে গেছে সে এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে না প্রশ্নের পর প্রশ্ন যেভাবে মেশিন গান থেকে লাগাতার বুলেট বের হতে থাকে এভাবে তারও প্রশ্নের পর প্রশ্ন বের হতে থাকবে আপনি তার যদি একশো প্রশ্নেরও সমাধান দেন একশো এক নম্বর প্রশ্ন নিয়ে সে হাজির হয়ে যাবে এজন্য আমরা নাস্তিকদের শাখাগত প্রশ্ন নিয়ে ওদের সঙ্গে বিতর্কে লিপ্ত হই না ইচ্ছাকৃত হই না কেন কারণ সে এরকম শাখাগত প্রশ্ন তার হাজার হাজার না যদি আপনি দশ হাজার সমাধান করেন সে নতুন আরো দশ হাজার নিয়ে হাজির হবে এগুলো সবকিছু সমাধান হলো গোড়ায় তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য যত দলিল এবং প্রমাণের প্রয়োজন হয় সব দলিল এবং প্রমাণ তোমার সামনে উপস্থিত করব আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো যখন তোমার আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ হয়ে যাবে ইসলামের আর কোনো বিধান তোমাকে বোঝাতে হবে না যখন তুমি শুনবে এই বিধানের কথা আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তুমি বলবে সেমি আনা শুনলাম এবং মান্য করলাম এজন্যই সুরাতুল বাকারার দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে হুদাল্লিল মুতাকিন এই কোরআন হেদায়ত যার তার জন্য হেদায়ত না এই কোরআন তার জন্য হেদায়ত যা আল্লাহকে ভয় করে যা আল্লাহকে ভয় করে না আল্লাহর উপর যার ইমান নেই সেই ব্যক্তির জন্য এই কোরআন কেন এর চাইতে শক্তিশালী কোন কোরআন যদি রাখা হয় সেই ব্যক্তি তো দেখেও দেখবে না কারণ লাহুম কুলুবুল্লাহ কাহুনা বিহা ভিতরে অন্তর আছে সেই অন্তর দ্বারা কিছু উপলব্ধি করে না ওলাহম আইনুল্লাহ বিহা চোখ আছে কিন্তু সেই চোখ দ্বারা দেখে না ওলাহম আদানুল্লাহ বিহা তাদের কান আছে কিন্তু সেই কান দ্বারা কোনো কিছু শোনে না আল্লাহ বলেন উল্লাহ নাম ওরা হলো জন্তুর মতো গবাদি পশুর মতো গরু ছাগলকে যেমনি ভাবে বোঝানো যায় না শুকর কুকুরকে ভাবে বোঝানো যায় না তাদেরকেও বোঝানো যাবে না প্রথমে আল্লাহ বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো এরপর বলছেন বাল হোম আদল বরং তারা এর চাইতেও আরো জঘন্য কারণ কুকুর আর শুকর যত জঘন্যই হোক না কেন তারা কাফের না পৃথিবীর মধ্যে জিন এবং মানুষের মধ্যে কাফের আছে এর বাইরে যা কিছু আছে সব আল্লাহ তালার তাহিদের সামনে নিজেদেরকে নত করে দিয়েছে এবং প্রত্যেককে আল্লাহ যে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে এবাদত দিয়ে দিয়েছেন যে আমল দিয়ে দিয়েছেন যে তসবি এবং জিকির দিয়ে দিয়েছেন সবাই সেটা মান্য করে কুল্লুম কদ আলিমা ফলাতাহু ওয়া আল্লাহ বলেন সবাই তাদের সলাৎ প্রত্যেকের সলাৎ আছে আমাদের সলাৎ নামাজ আমরা যেটা পড়ি প্রত্যেকের সলাত আছে প্রত্যেকের আলাদা আলাদা সলাত আছে আলাদা আলাদা তসবি আছে সবাই নিজেদের সলাত এবং তসবিহের এলেমও পরিপূর্ণ আছে আমলও পরিপূর্ণ আছে যার কারণে আল্লাহ তারা জিন এবং মানুষদেরকে জাহান্নামে ফেলবেন কিন্তু কোন কুকুরকে জাহান্নামে ফেলবেন কোনো শুকরকে অথবা এর চাইতেও কোনো অন্য জঘন্য প্রাণীকে কাউকেই ফেলবেন না তো যেটা বলছিলাম তো সহি আকিদা হওয়ার অর্থ হলো চার জিনিস থেকে আকিদা বিশুদ্ধ থাকবে এক নম্বর কুফুর থেকে দুই নম্বর শিরিক থেকে তিন নম্বর নিফাক থেকে চার নম্বর বেদাত থেকে বেদাত হওয়ার অর্থই হলো আমি এমন কোনো আকিদা লালন করব না যে আকিদা রসুলের ছিল না যে আকিদা সাহাবিদের ছিল না যে আকিদা তাবেদের ছিল না প্রথম তিন যুগে যে আকিদা এবং বিশ্বাসের অস্তিত্ব ছিল না এমন কোনো বিশ্বাস আমরা কোনো দিনও লালন করব না সেটা যত বড় খাজা এবং যত বড় দস্তগিরি বলুক না কেন কোনো দিনও আমরা সেটা বিশ্বাস করব না কারণ আমরা কোনো পীরের উপর ইমান আনিনি কোনো আলেমের উপর ইমান আনিনি কোনো ইমামের উপর ইমান আনিনি আমরা ইমান এনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি সুতরাং যেই ব্যক্তি আমাদের মোহাম্মদুর রসুল্লাহর তরিকার দিকে ডাকবে আমরা তাকে সমর্থন করব আর যে মোহাম্মদুর রসুল্লাহর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকার দিকে ডাকবে তার কথাকে আমরা কোনো দিনও মানতে রাজি রাজি না কারণ আমাদের নবী একজন নবী একজন এজন্যই তো পূর্বের নবীর কোন কোনো তো আমরা মানি না মানার সুযোগও নেই জায়জও নেই যদি সুযোগ থাকতো খ্রিস্টানদেরকে গোমরা বলা হতো না যদি সুযোগ থাকতো ইহুদিদেরকে গোমরা বলা হতো না কারণ খ্রিস্টানরা খ্রিস্টানরা তারা মানে কাকে ঈসা আলি ইসালামকে ইহুদিরা মানে কাকে তো তারাও তো মানে তাহলে তাদেরকে গোমরা কেন বলছি কারণ রসল নিজে বলেছেন লাউকানা মুসা হাইয়া মা ওসিয়াহু ইল্লাতিবাই আরে মুসার অনুসরণ তো দূরের কথা খোদ মুসা নবী যদি জীবিত থাকতো খোদ মুসা নবী যদি জীবিত থাকতো মা ওসিয়াহু ইল্লাতিবাই আমি মোহাম্মদকে অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না যার কারণে কেয়ামতের আগে ঈসা আলহ ইসলাম আসবেন নবী হয়ে আসবেন নাকি উম্মত হয়ে আসবেন কার উম্মত আমাদের নবীর উম্মত যেখানে একজন নবী আমাদের নবীর উম্মত হয়ে আসবেন সেখানে আমাদের নবী আসার পর অন্য কোন নবীকে মান্য করার সুযোগ কোথায় আর যেখানে কোনো নবীকেই মান্য করা যায় না আমাদের নবীর তরিকার বাইরে গিয়ে সেখানে কোনো পীরকে মান্য করার সুযোগ কোথায় নবীর তরিকার বাইরে গিয়ে কোনো আলেমকে মান্য করার সুযোগ কোথায় নবীর তরিকার বাইরে গিয়ে তাহলে কি আলেম আর পীররা অন্যান্য নবীদের থেকেও বড় হয়ে গেল তো এটা হলো আকিদার বেদাত আর আমলের বেদাত আমরা অল্প বেশি সবাই বুঝব তো বলছিলাম যে ইমান এবং আমল নেক আমল নেক আমলের সংজ্ঞা এক কথাই হলো মা ওয়াফাকা সুন্না নেক আমল হলো যেটা সুন্নার সঙ্গে সঙ্গতিপূর্ণ সুন্না মানে হলো রসুলের আদর্শ যে আমলটা রসুলের তরিকার সঙ্গে আর রসুল নিজের আদর্শের সঙ্গে আর একটা আদর্শ যোগ করে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওসুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিগিন তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো আর আমার পর হেদায়ত প্রাপ্ত এবং সঠিক পথ প্রাপ্ত যে খলিফাগণ রয়েছে অর্থাৎ চার খলিফা তাদের আদর্শকেও তোমরা আঁকড়ে ধরো সে খোলাফায় রাশেদিন এবং রসুলের তরিকার সঙ্গে যেই তরিকা মিলবে যে আমল মিলবে সেই আমলকে বলা হবে নেক আমল আর যে আমল যত সুন্দরই হোক না কেন রাসুলের তরিকা এবং এই খোলাফায় রাশেদিন অর্থাৎ সাহাবিদের তরিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না সামঞ্জস্যপূর্ণ হবে না সেটাই হলো বদামল কোনটা নেকামল কোনটা বদামল চেনার মাপকাঠি হলো দেখতে হবে এটাকে রাসুল এবং সাহাবিদের তরিকার সঙ্গে খাপ খাচ্ছে নাকি এর সঙ্গে বিরোধপূর্ণ হচ্ছে যে কোনো আমল যদি সাহাবাই কেরাম ঈদে মিলাদুলনবী পালন করে থাকেন আমরা প্রতি বছর প্রয়োজনে নিজেদের ঘর বাড়ি বিক্রি করে পালন করব। যদি সাহাবাই কেরাম সবে মেয়েরাজ পালন করে থাকেন যত কষ্টই হোক ঘুমের যত চাপই থাকুক আমরা সবে মেরাজ পালন করব। কিন্তু যদি রাসুল এবং সাহাবির জীবনে এগুলো অস্তিত্ব না পাই তাহলে এগুলো আমি কোন নবীর কথায় মান্য করতে যাব। আমি মোহাম্মদুর রাসুল্লাহকে বাদ দিয়ে কাকে নবী হিসাবে গ্রহণ করলাম যেখানে সাহাবাই কেরাম রাসুলের কাছে অনুমতি চাচ্ছেন যে হে নবী আমরা দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের জনগণ তাদের বাদশাদেরকে সম্মানার্থে চেষ্টা করে আগের যুগে এটা রীতি ছিল সেরাউন বলেন নমরুদ বলেন এরকম যত বাদশাহী ছিল তাদের রীতি ছিল তাদের সামনে এসে সেজদা করতে হতো এখন সেজদার প্রচলন নেই রুকুর প্রচলন মনে হয় আছে দেখবেন কারাতে কংফু যারা করে ওরা খেলার আগেও দেখবেন অথবা যারা কুস্তি খেলে রেসলিং খেলে উভয় এসে একটু মাথাটা ঝুঁকিয়ে দেয় রুকুর মতো করে করে একইভাবে আমাদের সমাজে অনেক জায়গায় কুসংস্কার আছে নতুন বউ ঘরে এসেছে তো এবার শ্বশুর এবং শাশুড়ির পা ধরে এক প্রকারের সালাম করতে হয় রুকু সেজদা করে না পুরোপুরি তবে রুকু করে রুকুর মতো ঝুঁকে যায় তো বিভিন্ন আমল বিভিন্ন সময়ে জারি ছিল জাহেলি আমল রুকু আল্লাহর জন্য সেজদাও আল্লাহর জন্য কিয়াম আল্লাহর জন্য নামাজের জন্য যে বিধানগুলো আমরা পালন করি এগুলো তো সম্মান প্রকাশ করে সাধারণ মাত্রা সম্মান না উচ্চ মাত্রা সম্মান যে সম্মান একমাত্র রব্বুল আলমিনের প্রাপ্য সুতরাং আল্লাহ ছাড়া সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য রুকু করা জায়েজ নেই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ক্যাম করাও জায়েজ নেই একে কিন্তু সেজদা এটা একমাত্র কার জন্য রুকু একমাত্র কার জন্য সুতরাং আর কোনোদিন এই কদম বস্তির উপর আমল করবেন অনেকে প্রশ্ন করে যে হুজুর বিয়ে করতে যাচ্ছি বিয়ের পর তো আমাদের সমাজে কুসংস্কার আছে এখন যদি না করি আমার বাবা মা আমার স্ত্রীকে বেয়াদব বলল কেমন বউ ঘরে এনেছ এসে আমার পা ছুঁয়ে সালাম করলো না আরে সালাম তো হয় মুখ দিয়ে হাত দিয়েও তো কোনো সালাম হয় না হাত দিয়ে একটা সালাম দেয় না হাত দিয়েও তো সালাম হয় না সালাম তো হাত দিয়ে যাওয়ার জিনিস না হাত দিয়ে দেওয়ার জিনিস হলো চল আর পা সালাম করা জিনিস না পায়ের সঙ্গে সম্পর্ক হল লাথি হাত আর পায়ের সঙ্গে সালামের সম্পর্ক নেই সালামের সম্পর্ক হলো মুখের সঙ্গে তো বলছিলাম সেজদা একমাত্র কার জন্য রুকু একমাত্র কার জন্য কিয়াম একমাত্র কার জন্য এক সাহাবি এসে জিজ্ঞেস করলো হে রাসুল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গিয়ে দেখেছি তারা তাদের বাদশাদেরকে তাদের মান্যবর্গদেরকে তাদের নেতৃবর্গকে তারা সেজদা করে আপনি যদি অনুমতি দেন আমরা আপনাকে সেজদা করব। রাসুল নিষেধ করে দিলেন না খবর দা আমাকে সেজদা করা যাবে না যদি আমি আমার উম্মতকে সেজদা করার অনুমতি দিতামই তাহলে স্ত্রীকে অনুমতি দিতাম যেন স্বামীকে সেজদা করে لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن আমি যদি কোনো মানুষকে অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম স্ত্রীদেরকে আদেশ দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে তার মানে কি অনুমতি দিয়েছেন তাহলে এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসুলকে সেজদা করা রাসুলকে সেজদা করা এ রাসুলকে যে সাহাবিরা সেজদা করতে চেয়েছিলেন কোন সেজদা ইবাদতের সেজদা নাকি সম্মানের সেজদা কারণ কোন সাহাবির ব্যাপারে ভাবা যায় তিনি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর এবাদত করবেন কারণ সাহাবায় কেরাম অন্তর থেকে সব কাজ করতেন এখলাসের সঙ্গে করতেন নামাজ দাঁড়িয়ে বলতেন ইয়া কেন আবুদ ইয়া কেন আমরা আপনারই এবাদত করি আপনারই এবাদত করি আপনি ছাড়া কোনো নবীর এবাদত করি না এবাদত একমাত্র আল্লাহ সেখানে এটা তো কোনোদিনও ভাবা যায় না যে একদিকে মুখে বলে ইয়া কেন আবুদু আর একদিকে নবীকে এবাদতে সিজদা দিত যদি এটা হয় তাহলে তো তারা মুনাফিক হয়ে যাবে তার মানে নবীকে এবাদতে সেজদা দেওয়ার অনুমতি চাইনি কোন সেজদা দেওয়ার অনুমতি চেয়েছে সম্মানের সেজদা কেন চেয়েছে কারণ সম্মানের সেজদা একযোগে বৈধ ছিল ফেরেস্তারা আদম আলহ ইসলামকে সেজদা করেছেন ইউসুফ আলহ ইসলামের বাবা মা এবং এগারো ভাই তাকে সেজদা করেছেন একযুগে বৈধ ছিল তারা ভেবেছেন এক যুগে বৈধ ছিল আমরা অনুমতি চাই দেখে রাসুল অনুমতি দেন কিনা রাসুলের প্রতি আরেকটু সম্মান প্রকাশ করতে পারবো রাসুল বললেন না আমার শরিয়াতের কোনো অনুমতি নেই শরিয়াত যুগে যুগে চেঞ্জ হয় অন্য কোন নবীর শরীয়ত মানলে যদি আমি হেদায়তের উপর থাকার সুযোগ থাকে তাহলে বলতে হবে ইহুদিরাও হেদায়তের উপর আছে খ্রিস্টানরাও হেদায়তের উপর আছে কারণ তারাও কোনো না কোনো নবীকে মানে আপনি যদি সেজদা করেন কোন মানুষকে সেজদা করেন আর আপনি যদি দলিল দেন ইউসুফ আলাইহি সালামকে তার বাবা মা এবং এগারো ভাই সেজদা করেছিল আপনি যদি দলিল দেন ফেরেস্তার আদম আলাইহি সালামকে সেজদা করেছিল তাহলে তো বলতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানরাও হেদায়তের উপর আছে আপনি অন্য নবীকে মেনে যদি হেদায়তের উপর থাকতে পারেন তারা কেন পারবেন সমস্যা কোথায় রাসুল বলে দিচ্ছেন সুযোগ নেই এমনকি মৃত্যুর আগে বলছেন মৃত্যুর আগে বলছেন লান আল্লাহ আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করুন তাদের উপর অভিশাপ বর্ষণ করুন কেন ইত্তাহাদু কুবুর আম্বিয়া ইহিম মাসাজিদা তারা তাদের নবীদের মাজারকে সেজদার জায়গা বানিয়ে ফেলেছে খবরদার হে আমার উম্মত আমার মৃত্যুর পর আমার কবরকে মূর্তি বানিয়ে না যেভাবে মূর্তির এবাদত করা হয় তোমরা এসে আমার কবরের এবাদত করবে আমার রোজার সামনে শ্রদ্ধা করবে আমার মাজারের এবাদত করবে খবরদার তোমরা এই কাজ করো না কারণ এই কাজের কারণে ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লাল এসেছে তোমরাও যদি করো তোমাদের উপর আল্লাহ লালত চলে আসবে যেখানে রাসুলকে চেষ্টা করার অনুমতি নেই মৃত্যুর আগে রাসুল যে সময়ে মানুষ মৃত্যুর আগে কোন কথা বলে গুরুত্বপূর্ণ কথা নাকি ফালতু কথা কেমন গুরুত্বপূর্ণ যেই কথা না বলে গেলেই না কারণ মৃত্যুর সময় যদি একবার আল্লাহ তসবি বেশি পাঠ করতে পারে মাকাম বাড়বে একবার যদি সুবাহ বেশি বলতে পারে জান্নাতের মধ্যে কত বিশাল একটা জায়গা পেয়ে যাবে সেখানে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির না করে আল্লাহর জিকির না করে কোন কথা মানুষ বলে সেই কথা বলে যে এই কথার গুরুত্ব এত বেশি যদি সেটা মানুষ লক্ষ্য না করে গোমরা হয়ে যাবে রাসুল মৃত্যুর আগে বলে যাচ্ছেন খবরদার আমার কবরকে আমার মাজারকে আমার রওজাকে এবাদতের জায়গা বানিয়ে ফেলো না এই কারণে ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহ লানত এসেছে তোমরাও যদি করো তোমাদের উপর আল্লাহ লানত চলে আসবে কিন্তু আফসোসের কথা সারা দুনিয়া এই লানতের মধ্যে সৈলাব হয়ে গেছে সুতরাং ইমানকেও চার জিনিস থেকে মুক্ত রাখতে হবে আমলকেও মুক্ত রাখতে হবে রাখলে কি হবে আল্লাহ বলছেন তাদের জন্য অনেক উদ্যান আমি রেখে দিয়েছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর মানে নদী জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয় এর কি অর্থ আমাদের দেশের নদীগুলোকে উপর দিয়ে প্রবাহিত হয় নাকি আকাশ দিয়ে প্রবাহিত হয় নদী তো নিচ দিয়ে প্রবাহিত হয় দুই অর্থ হতে পারে এক অর্থ হলো জান্নাতের মধ্যে যে বাস ভবন যেগুলো থাকবে জান্নাতের মধ্যে বৃক্ষরাজি যেগুলো থাকবে তার নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে এটা তো একটা সৌন্দর্য আমাদের দেশের সংসদ ভবনের দিকে তাকান পানি দিয়ে ঘেরাও করা আছে না কেন কেন সৌন্দর্যের জন্য তো জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয় এক অর্থ হলো জান্নাতের ঘর বাড়ি যেগুলো থাকবে বৃক্ষ রাজি যেটা থাকবে তার নিচ দিয়ে সুন্দর করে লেকের মতো প্রবাহিত হতে থাকবে এক অর্থ দুই নম্বর অর্থ হলো দুনিয়ার নদীগুলো প্রবাহিত হওয়ার জন্য গর্তের মতো থাকতে হয় নিচু ভূমি হতে হয় জান্নাতের ব্যাপারে বর্ণিত আছে তাজিরি আল আনহার ফিল জান্না জান্নাতের মধ্যে নদীগুলো গর্ত ছাড়া প্রবাহিত হবে দুনিয়ার মধ্যে যেটা মানুষ ভাবতেও পারে না বন্যার দিনে যদি উপর দিয়ে পানি যায় সব কিছু ডুবে যায় জান্নাতের নহর নালাগুলো জান্নাতের নদীগুলো গর্ত দিয়ে প্রবাহিত হবে না উপর দিয়ে প্রবাহিত হবে আর উপর দিয়ে হওয়ার কারণে পুরো জান্নাতের মধ্যে বর্ষণ এবং প্লাবনও হবে না বন্যাও হবে না তাহলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ওলা সামিয়াত ওলা খতরা এটা তো সেভাবেই সম্ভব কারণ কোন চোখ তো কোনোদিন দেখেনি কোনো কান তো কোনোদিন শুনেনি কোনো অন্তরে তো কোনোদিন কল্পনাও আসেনি কল্পনা আসলে না আমি একটা রূপরেখা আপনাদের সামনে বলতে পারতাম কল্পনা তো আসেনি তাহলে কিভাবে বলা সম্ভব যে কিভাবে সেই জান্নাতের নহর এবং নদীগুলো প্রবাহিত হবে তাও দুনিয়ার নদীগুলো তো শুধু পানির নদী জান্নাতের মধ্যে নদী থাকবে কোনোটা দুধের নহর মধুর নহর শরাবের নহর দুনিয়ার মধ্যে আল্লাহ তো পরীক্ষা করতে চান বান্দা দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরো না কারণ যেই ব্যক্তি দুনিয়ায় রেশমের পোশাক পরবে কাল জান্নাতে তাকে রেশমের পোশাক দেওয়া হবে না দুনিয়ার মধ্যে মদ পান করো না মদ খেলে মাতলামি আসে কিন্তু দুনিয়ার মধ্যে মদ পান করো না জান্নাতে তোমাকে এমন উত্তম মদ আমি দিব যে মদের মধ্যে কোনো নেশা এবং মাতলামিও থাকবে না দুনিয়ার মধ্যে কষ্ট করব। মদ থেকে বিরত থাকবো জান্নাতে আল্লাহ উত্তম মদ খাইয়ে দিবেন দুনিয়ায় রেশমের পোশাক থেকে বিরত থাকবো জান্নাতে আল্লাহ উত্তম রেশমের পোশাক দিয়ে দিবেন কুল্লামা রুজিক মিনহা মিন থামারাতের রিজকা সেই জান্নাতে যখন কাউকে কোনো ফলের রিজিক দেওয়া হবে ফলের খাবার দেওয়া হবে আপেল কমলা বেদানা যাই হোক যখন তাদের সামনে দেওয়া হবে পরিবেশন করা হবে কালু হাজাল্লা দিয়ে রুজিক না কাবলু তখন জান্নাতিরা বলবে আরে এই খাবার তো একটু আগে খেলাম আমি আপনার বাসায় গেলাম মেহমান হয়ে প্রথমে বিরিয়ানি খাওয়ালেন বিরিয়ানি খাওয়া শেষ পেট ভরে গেছে আবার এক বাটি বিরিয়ানি নিয়ে এসেছেন কেমন লাগবে অথবা সকালে টানা হয়তো আপনি তিন দিন দাওয়াত দিচ্ছেন আমাকে এখন সকালবেলা বিরিয়ানি দুপুরেও বিরিয়ানি রাতেও বিরিয়ানি পরের দিন সকালেও বিরিয়ানি দুপুরেও বিরিয়ানি রাতেও বিরিয়ানি সামনে যখন নিয়ে আসবে মানুষ বলবে কিনা রে এই আগের বেলা তো এটাই খেলাম বলবে না এই কথা তো জান্নাতের সামনে যখন সেই ফলের খাবার নিয়ে আসা হবে সে বলবে হাদ আল্লাহ রুজিকনা মিন কাবল আর ইতিপূর্বে তো এই খাবার খেয়েছি কয়বার খাবো এক কথা বোরিং ফিল হয় না কয়বার খাওয়া যায় তো তখন জান্নাতের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইতিপূর্বে খেয়েছি তারা যে বলেছে দুই অর্থ হতে পারে এক অর্থ হলো এই খাবার তো দুনিয়ায় খেয়ে এসেছি আপেল দুনিয়ায় কত খেলাম কমলা দুনিয়ায় কত খেলাম আর স্ট্রবেরি তো আমার ফ্রিজে সবসময় অল টাইম বরাদ্দ থাকতো এই খাবারগুলো তো দুনিয়া আমার সঙ্গে পরিচিত দুনিয়ায় খেলাম জান্নাতে এসে একই খাবার খাবো ভেবেছিলাম জান্নাতে এসে হাইফাই খাবার খাবো ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই খাবার এক অর্থ আরেক অর্থ হলো না আগের বেলায় তো এটা খেলাম সেই জান্নাতের মধ্যে দুনিয়ায় না আগের বেলায় এটা খেলাম এখনো আবার এটা খেলাম আল্লাহ বলেন উতু বিহি মুতাশা বিহা আসলে বাস্তব কথা হলো তাদেরকে এর সঙ্গে দেখতে সামঞ্জস্যপূর্ণ খাবার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল না ফেরেস্তারা বলবে তোমরা স্বাদ আস্বাদন করো দেখতে একরকম কিন্তু স্বাদ এক না দুনিয়ার মধ্যে আপেল একশো বছর যদি খেতে থাকেন একই স্বাদ কোনোটার মধ্যে পরিমাণে একটু বেশি কোনোটা একটু কম কোনোটা একটু বেশি মিষ্টি কোনোটা মিষ্টি একটু কম মৌলিক স্বাদ কিন্তু এক জান্নাতের মধ্যে খাবারের চেহারা হবে এক স্বাদ হবে ভিন্ন ভিন্ন জান্নাতের মধ্যে ক্লান্তি বলতে কোনো কিছু নেই একবার সহবাস করার পর দ্বিতীয়বার যখন সহবাস করবে যদি একই স্বাদ পায় তো জান্নাতের স্বাদ না জান্নাতে শুধু নতুনত্ব আর নতুনত্ব কুল্লু জাদিদিন লাদিদুন প্রত্যেক নতুন জিনিসের মধ্যে স্বাদ আছে নতুন জিনিসের দিকে মানুষ আকৃষ্ট হয় জান্নাতের সবকিছুকে আল্লাহ এমন ভাবে বানিয়ে রেখেছেন দেখে মনে হবে এটা তো আগেরটার মতোই দেখতে যখন মুখে দিবে তখন তো বলবে সুভান আল্লাহ এই স্বাদ তো আমি কোনোদিন আস্বাদন করিনি চেহারা একই রাখার কি দরকার দরকার হলো সারপ্রাইজ দেওয়া যদি নতুন নতুন আইটেম সামনে আসে তাহলে নতুন আইটেম আসলো সেটা খেলাম স্বাভাবিকভাবে ভিন্ন স্বাদ হবে একই খাবার খাবার দেখতে একই মুখে দেব ভিন্ন স্বাদ আসবে সারপ্রাইজ এক মুরগি দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে কয়েক আইটেম বানায় জিনিস কিনতে একই একটা মুরগি আইটেম কিন্তু অনেক রকম আইটেম হচ্ছে একটা মুরগি দিয়ে হাতি দিয়ে বানাচ্ছে না হরিণ দিয়ে আর জেবরা দিয়ে বানাচ্ছে না মুরগি দিয়ে বানাচ্ছে কোয়ালিটি অনেক তো দেখানো হচ্ছে কি এই যে আপেল কিন্তু যখন মুখে দিবে তখন দেখবে আর এই আপেল তো সেই আপেল না যে আপেল আগে খেয়েছিলাম এটা তো এমন আপেল যে কোনো দিনও আমার জিব্বা এর স্বাদ আস্বাদন করেনি এবং তাদের জন্য তাদের মানে কাদের যাদের মধ্যে ওই দুইটা বৈশিষ্ট্য ছিল এক নম্বরে সহে আকিদা ছিল ইমান ছিল দুই নম্বরে নেক আমল ছিল সহিয়া আকিদার সংজ্ঞা দিয়েছে চার জিনিস থেকে মুক্ত আকিদা ছিল আর নেক আমলের সংজ্ঞা দিয়েছে মা ওয়াফাকা সুন্না যেটা রাসুল এবং সাহাবিদের তরিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রী আপনি বলবেন কেন হজর দুনিয়া আমাদের স্ত্রী একে অপবিত্র নাকি আপনি কি আমাদের স্ত্রীদেরকে অপবিত্র বলতে চান আমাদের দুনিয়ার স্ত্রী অত অসুচি না অপবিত্র না তারাও পবিত্র আল্লাহ বলছেন জান্নাতে তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রী আর কি অর্থ এর অর্থ হলো দুনিয়ার মধ্যে মানুষের কিছু দুর্বলতা থাকে গরম লাগে যখন শরীরে ঘাম হয় মানুষ থুতু ফেলে নাকের ভেতরে ময়লা হয় মাসিক ঋতুস্রাব হয় সন্তান হওয়ার পরে নেফাস হয় এরকম বিভিন্ন দুর্বলতা মানুষের মধ্যে রয়েছে বাথরুমে মানুষকে যেতে হয় মল ত্যাগ করতে হয় মূত্র ত্যাগ করতে হয় একইভাবে মানুষের বীর্যপাত হয় জান্নাতের মধ্যে স্ত্রীদের কোনোটাই থাকবে না তাদের নাকের মধ্যেও ময়লা থাকবে না মুখের মধ্যেও থুতু থাকবে না শরীরের মধ্যে এই দুর্গন্ধযুক্ত ঘাম থাকবে না একইভাবে তাদের মলমূত্র ত্যাগ করার কোনো প্রয়োজন থাকবে না হাইজ এবং নেফাস থাকবে না একইভাবে তাদের দুনিয়ার মধ্যে যেই পরিমাণ মানি ভিতর থেকে নির্গত হয়ে আছে জান্নাতও ঠিক সেভাবে আসবে না সবকিছু যত অসুচি আছে যত প্রতিগন্ধময় অবস্থা আছে যে অবস্থাগুলো থেকে মানুষ একটু মানুষের অন্তরে এগুলোর ব্যাপারে ঘৃণা জাগে স্বাভাবিকভাবেই আপনি আপনার স্ত্রীকে যতই ভালোবাসেন না কেন এই হালতগুলো আপনার জন্য তো সুখকর না স্ত্রীকে যতই ভালোবাসুক যে ভালোবাসার দাবিতে স্ত্রীর কাপড়গুলো হেফাজত করে রাখে যে এটা দশ বছর পরও আমি আমার স্ত্রীকে দেখে দেখে স্মরণ করব। কিন্তু স্ত্রীর মলমূত্রকে প্যাকেট করে রাখে নাকি এবং কেউ রাখবে দুনিয়া সম্ভব এটা তো ঘৃণার জিনিস তা আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে রয়েছে পুত পবিত্র স্ত্রী যাদের মধ্যে এ ধরনের কোন অসুচে কোনো প্রতিগন্ধময় বিষয় থাকবে না পবিত্র আর পবিত্র যাদেরকে দেখলে ভিতরে শুধু ভালোবাসা আর ভালোবাসাই দেখবে অহম ফিহা খালিদুন সর্বশেষ নেয়ামত যে এত বড় নেয়ামত দিয়ে সেই নেয়ামত যদি আবার দুই দিন পর শেষ হয়ে যায় এর চাইতে বড় দুঃখ তো আর কিছু নেই ফাইভ স্টার হোটেলে যে বিদেশে একদিন গেলাম কোনো দেশের আমন্ত্রিত হয়ে অতিথি হয়ে আমাকে ফাইভ স্টার হোটেলে রাখা হলো উন্নয়ন উন্নত আপ্যায়নের ব্যবস্থা করা হলো সেখানে এক সপ্তাহ থাকলাম সেই স্মৃতিচারণ করে করে সারা জীবন পার করে দেই আরে অমুক একটা দেশে গিয়েছিলাম সেখানে কত ভালো দেশ রাস্তায় কোনো জ্যাম নেই চারিদিকে তাকালেই হোরগেলমান দেখা যায় এবং সেখানে আমাদেরকে ফাইভ স্টার হোটেলে রাখা হয়েছে অনেক দামি দামি খাবার দেওয়া হয়েছে যা চেয়েছি তাই দেওয়া হয়েছে কত খাবার দুনিয়ার কোনোদিন দেখিনি কিন্তু মাত্র একটা সপ্তাহে থেকেছিলাম তাল্লা বলছিল হুম ফিহা খালিদুন জান্নাতিদের এই আফসোস করার কোনো কারণ নেই কারণ জান্নাতে শুরু আছে কিন্তু তার কোনো শেষ নেই তারা সেখানে চিরকাল থাকবে তো এজন্য সেই জান্নাত অর্জন করার ইচ্ছা এবং তামান্না আমাদের ভেতরে আছে কিনা সবার আছে জান্নাত অর্জন করতে চাইলে আল্লাহ তালা আমার এই চাওয়ার সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নেই লাইসাবি আমানি ইকুম ওলা আমানি আহলিল কিতাব তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের চাহিদা একইভাবে অন্যান্য কিতাবই যারা রয়েছে ইহুদি খ্রিস্টান তাদের চাহিদার সঙ্গে আল্লাহর জান্নাতের কোনো আদা নেই তাহলে ওয়াদা কিসের সঙ্গে আল্লাহর ওয়াদা দুই জিনিসের সঙ্গে এবং দুটো আলাদা আলাদা ভাবে না দুটো যদি আমি একত্র করতে পারি আমার জীবনে আমার সঙ্গে আল্লাহর ওয়াদা এক নম্বরে হলো যেটা আয়াতের শুরুতে বলা হয়েছে বিশুদ্ধ আকেইদা লালন করতে হবে আর দুই নম্বরে হলো আমলগুলো সুন্নাহ অনুযায়ী হতে হবে সংক্ষেপে বললে লা ইলাহা ইল্লাল্লাহ সহি আকিদা মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা কালেমা তো শুধু বলার জিনিস না কালেমা তো জীবনে ফিট করার জিনিস বাস্তবায়ন করার জিনিস তো কালেমা লাহ বান্দা তাওহাইদের উপরে ইমান রাখো তৌহিদুল রুবুবিয়া তৌহিদুল উলুহিয়া তৌহিদুল হাকিমিয়া আল্লাহকে সব ক্ষেত্রে এক মানো এবাদত করবে আল্লাহর জন্য মানো তোমার নামাজও আল্লাহর জন্য হবে তোমার হজও আল্লাহর জন্য হবে তোমার পরিবার আল্লাহর বিধান অনুযায়ী চলবে তোমার সমাজও আল্লাহর বিধান অনুযায়ী চলবে রাষ্ট্রীয় ক্ষেত্রেও তুমি একমাত্র আল্লাহর বিধানকেই সবার উপরে রাখবে বিচার আচার প্রয়োজন একমাত্র আল্লাহর বিধানকেই তুমি বিচারের মাপকাঠ হিসেবে গ্রহণ করবে আর তরিকা আল্লাহকে মানতে গেলে একটা তরিকা অনুযায়ী মানতে হবে কোন তরিকা অনুযায়ী মানবে হ্যাঁ মুসার তরিকা অনুযায়ী মানার সুযোগ নেই ঈসা আলি ইসলামের তরিকা অনুযায়ী মানার সুযোগ নেই মানতে হবে কার তরিকা অনুযায়ী এখন যে মানুষ বলে না মোহাম্মদের তরিকা অনুযায়ী মানি না আমি মানি আমার অমুক দেশের অমুক বুজুর্গের তরিকা অনুযায়ী যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অমুক নম্বর বংশধর বলে না আজকাল মানুষ রাসুলের বংশধর হলেই তার জন্য কি জান্নাতের কোনো আদা আছে নু আলহিসের ছেলে তার ঘটনা সবাই জানেন যখন নোয়া আলি ইসলামের সময় আল্লাহ আজাব নাজিল করেছিল সবাইকে ডুবিয়ে মেরেছিল সেই সময়ে তার এক কাফের ছেলে ছিল সবাই নৌজনে আরোহণ করেছে ছেলেকে নোয়া আলি ইসলাম বলছে হ্যাঁ আমার ছেলে আসো আমাদের সঙ্গে নৌজনে আরোহণ করো বলে কাফিরিন কাফেরদের সঙ্গে আজকে থেকো না ধ্বংস হয়ে যাব কিন্তু আল্লাহর তো ইচ্ছা ছিল না তার ছেলে তো কাফের সে ধ্বংস হবে এটাই আল্লাহর মানসা হোক না নবীর ছেলে নবীর ছেলে হলেই তার জন্য বিশেষ কোনো স্পেশাল অফার নেই আল্লাহ রসুল নিজের মেয়েকে নিজের সন্তানদেরকে নিজের পরিবারের লোকদেরকে বলছেন যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখি না রাহিমান তবে হা তোমাদের সঙ্গে আমার যেহেতু আত্মীয়তার বন্ধন আছে যেহেতু আত্মীয়তার সম্পর্ক আছে যদি তোমরা নিজেদের ইমান এবং আমলের দ্বারা জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারো তো এই সম্পর্কের কারণে আমি তোমাদের জন্য স্পেশাল কোনো অফারের সুপারিশ করতে পারি এটা করতে পারি কিন্তু আমার সন্তান বলেই যে বেঁচে যাবে সেই কোনো সুযোগ নেই সে আরবের একজন উত্তম বংশী একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছিল তখন সবাই পেরেশান যে সবার চুরি করলে তো হাত কাটা হয় দশ দিরহাম পরিমাণ যদি চুরি করে হাতের এই কবজি থেকে অংশটা কেটে ফেলা হয় ইসলামের শাস্তি অনেকে এখন চিন্তা করছে যে অন্যদের কাটা হয় কিন্তু এরকম একজন সম্ভ্রান্ত বংশী একজন নারী তার যদি হাত কাটা হয় দেখতে খারাপ দেখা যায় এটা তো আমরাও চিন্তা চেতনা লালন করি যে সবাই অপরাধ করেছে দুর্নীতির কারণে সবাইকে নয়তো রিমান্ড দিয়েছে শাস্তি দিয়েছে কিন্তু উনি তো এককালে নেত্রী ছিলেন ওনাকেও শাস্তি দিলে একটু দেখতে খারাপ দেখা যায় না তো একইভাবে তাদের কাছে ওটা খারাপ মনে হলো এবার রসুলের কাছে সুপারিশ নিয়ে যাবে কিন্তু কার এই সাহস আছে রসুলের কাছে সুপারিশ নিয়ে যাবে সবাই মিলে পরামর্শে বসলো এবার সবাই মিলে সিদ্ধান্ত উপনীত হলো এই কাজ করতে পারবে একমাত্র একজনই আর সে হলো উসামা হিব্বুর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম রসুলের পালক পুত্র জায়দ বিন হারেসার সন্তান রসুলের নাতি উসামা রদি আল্লাহ সে একমাত্র এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি সবাই মিলে বুঝি ওসামাকে পাঠিয়ে দিল রাসুলের কাছে গিয়ে যাও গিয়ে একটু সুপারিশ করো রাসুলের কাছে গেল গিয়ে সুপারিশ করলো হে রসুল এই মাকজুমি গোত্রের এই নারীর অপরাধটা যদি একটু হালকা করে দেওয়া হয় অন্য কোনো শাস্তি দেওয়া হয় রাসুলের চেহারা সঙ্গে সঙ্গে বিবর্ণ হয়ে গেল আরে আল্লাহর দণ্ডবিধির কোন একটা দণ্ডের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো আরে এই কারণেই তো পূর্ববর্তীদের উপর আজাব এসেছিল যখন তাদের মধ্যে কোন গরিব ব্যক্তি কোনো অপরাধ করত তার উপর তারা শাস্তি কার্যকর করত কিন্তু কোনো ক্ষমতাধর ব্যক্তি কোনো সামরিক প্রশাসনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যখন কোনো অপরাধ করত তার অপরাধগুলোকে তারা মাফ করে দিত রাজনৈতিক লোক করলে মাফ একইভাবে যাদেরকে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত তারা করলে মাফ আর সাধারণ মানুষরা করলে এটার জন্য শাস্তি আর এই কারণেই তো পূর্বের লোকেরা গজবগ্রস্ত হয়েছিল আর তুমি এসেছো এই সুপারিশ নিয়ে হদের ব্যাপারে কোনো সুপারিশ চলে না আজকাল চলে একজন কাউকে হত্যা করেছে হত্যা মামলার আসামি তার ব্যাপারে ইসলামের বিধান হলো তাকে হত্যা করা হবে কিন্তু দেখা যায় যেন রাষ্ট্রের প্রধান যিনি থাকেন তার কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যায় যায় না প্রাণ ভিক্ষা চাওয়ার একটা ব্যবস্থা আছে না ফাঁসির আদেশ পাওয়ার পরও সেই আদেশ প্রাণের আদেশও না হাত কাটার বিধান ছিল ওসামা রদি আল্লাহ সুপারিশ নিয়ে রেখেছেন রাসুল তাকে হুমকি দিয়ে দিচ্ছেন ধমক দিয়ে দিচ্ছেন তো নবীর সন্তান নু আলি ইসলামের সন্তান উনি বলছেন নৌকায় ওঠো সে বলছে মা আর নৌকায় কি হবে নৌকা তো বিশাল ঝড়ঝাপটা আসলে নৌকা ডুবে যায় আমি পাহাড়ে উঠবো অনেক উঁচু পাহাড়ে উঠবো সেই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে এবার বাবা সন্তানকে বোঝাচ্ছে আজকের এই দিনে আল্লাহর আজাব থেকে কোন ব্যক্তিকে অন্য কেউ রক্ষা করতে পারবে না আর কিসের পাহাড় আর কিসের বড় বড় দালান কেউ কাউকে রক্ষা করতে পারবে না ইল্লা আমার রাহিম তবে আমার রহমান আল্লাহ যদি কারো উপর দয়া করেন একমাত্র সেই মুক্তি পেতে পারে এছাড়া আর কেউ মুক্তি পাবে না এই কথা শেষ হয়নি তার আগে উভয়ের মধ্যে পানি চলে এসে উভয়ের মধ্যে ঢেউ আড়াল হয়ে গেছে কথা শেষ করতে পারেনি সেই সন্তানকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন এরপর আল্লাহ সেই নবীর কাছে জিজ্ঞাসাও করেছেন কেন আপনি সেই কাফের জন্য সুপারিশ করলেন ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম তার বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছিলেন লাস্ট ফিরান্নালাক তোমাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই তোমাদের কুফরি ধর্ম কুফরি মতবাদ কুফরি মতদর্শ কুফরি জীবনাচরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তবে হে বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামের ঘটনা কোরআনে বলে উল্লেখ করে বলেন ইব্রাহিমের জীবনে তো তোমাদের জন্য আদর্শ আছে কিন্তু ইব্রাহিম একজন মুশ্রিকের জন্য দোয়া করেছিল এর মধ্যে তোমাদের জন্য কোনো আদর্শ নেই মুশ্রিক সে যেই হোক না কেন সে তোমার জন্য জীবনে যেত না কেন তার জন্য দোয়া করার কোনো অনুমতি কারোর জন্য দেওয়া হয়নি ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم নবীর জন্য বৈধ না এবং যারা ইমান এনেছে তাদের জন্য বৈধ না কোন মুশ্রিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে মুশ্রিকরা হলো জাহান্নামী আজকাল তো মুশ্রিক দূরের কথা মুশ্রিক দূরের কথা নাস্তিকেরও জানাজা হয় হয় না জানাজার হাকিকতি হলো ক্ষমা প্রার্থনা জানাজার মধ্যে তৃতীয় তাকবির দেওয়ার পর একটা দোয়া পড়ি না আমরা ইকফিরলি মানি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হাইয়িনা আমাদের জীবিতদেরকেও ক্ষমা করুন মৃতদেরকেও ক্ষমা করুন ক্ষমার দোয়া জানাজা পরেই হয় ক্ষমা প্রার্থনার জন্য যেখানে মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি নেই এবং এই আয়াত নাজিল হয়েছে তখন যখন রসুল উল্লাহ সাল্লাম আবদুল্লাহ ইবিন ওবাই ইবিন সালুল্লাহ জানাজা পড়েছিলেন ওমর রদি আল্লাহ না করেছিলেন রসুল জানাজা পড়বেন না এ হলো মুনাফিকদের লিডার আপনি আর জানাজা পড়বেন না এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তো আমাকে বলেছেন যে যদি আপনি সত্তর বারও এই মুনাফিকদের জন্য আমার কাছে ক্ষমা চান আমি ক্ষমা করব না তাহলে আমি আল্লাহর কাছে সত্তর বারের চাইতে অধিক ক্ষমা চাইব তাও যদি আল্লাহ ক্ষমা করেন দয়ার নবী তো তিনি নামাজ পড়েছেন তার কবরের পাশে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিয়েছেন খবরদার তাদের কারো জানাজাও আপনি পড়বেন না তাদের কারো কবরের সামনেও আপনি দাঁড়াবেন না কবরের সামনে দাঁড়ানোরই অনুমতি নেই সেখানে যদি আলাদা কোনো স্মৃতিসৌধ বানানো হয় তাদেরকে স্মরণ করে সেটার সামনে দাঁড়ানোর তো অনুমতিই হবে না কোন মুশ্রিকের জন্য কোন বিধর্মের জন্য কোন নাস্তিকের জন্য ক্ষমা প্রার্থনা করার মতো উদারতা ইসলামে নেই ইসলাম উদার ধর্ম তার উদারের লিমিট আছে লিমিট ছাড়া উদাহরণ সালাম শান্তির বাণী কোন মুসলিমকে সালাম দেওয়া যায় কারণ প্রকৃত শান্তি তো হলো জান্নাত আরে দুনিয়ায় কয়টা বছরে শান্তি করলো পরে গিয়ে জাহান্নামে পড়লো এটাকে শান্তি বলা হয় প্রকৃত শান্তি তো জান্নাত সালাম আল্লাহর নাম সালাম মিনুল মুহাইমিন সেই জান্নাত সুসংবাদ আল্লাহর নাম আল্লাহর বিশেষ রহমতের দোয়া করছেন কার জন্য এমন কারো জন্য করছেন যা আল্লাহর দুশ্মন কারণ প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু যত গুণাগারী হোক না কেন যতক্ষণ পর্যন্ত ইমান আছে সে আল্লাহর বন্ধু আর প্রতিটা মুশরিক প্রতিটা কাফের প্রতিটা মুনাফিক প্রতিটা বেদাতে আল্লাহর দুশ্মন প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখি যে বেদাত আর শিরিক কুফুর এগুলোকে আমরা আলাদা করে বিবেচনা করি কিন্তু আজকে শুরুতে যেহেতু আলোচনা হয়েছে যে বেদাত এটা আমল কেন্দ্রিক হয় আকিদা কেন্দ্রিক হয় আমল কেন্দ্রিক সাধারণ বেদাতের কারণে মানুষ কাফের হয় না গোমরা হয় মানুষ কাফের হয় না কি হয় গোমরা হয় কিন্তু আকিদা কেন্দ্রিক বেদাতের কারণে মানুষ অনেক সময় কাফের হয় সুতরাং বেদাতি আলাদা ক্যাটাগরি কাফের আলাদা ক্যাটাগরি সবসময় না অনেক সময় অনেক মানুষ তারা এমন বেদাতে লিপ্ত থাকে যে বেদাতে লিপ্ত থাকতে থাকতে এক পর্যায়ে কুফরের মধ্যে প্রবেশ করে আর বেদাত আমরা তো মনে করে শুধু মিলাদ কিয়াম এটাই মনে হয় বেদাত এগুলোই মনে হয় এবাদতের সঙ্গে সম্পর্কিত বিষয় এটাই বেদাত না ভাই বেদাত পরিধি অনেক বিস্তৃত বেদাত এবাদতের ক্ষেত্রে হতে পারে বেদাত আকিদার ক্ষেত্রে হতে পারে বেদাত বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোন বিধান মানি সার ক্ষেত্রে হতে পারে বেদাত অর্থনৈতিক ক্ষেত্রে কোন বিধান মানি সেক্ষেত্রে হতে পারে বেদাত রাজনৈতিক ক্ষেত্রে কোন মতাদর্শকে অনুসরণ করি সেক্ষেত্রেও হতে পারে অর্থাৎ যেখানে যেখানে কথা বোঝা যাচ্ছে যেখানে যেখানে আমার রসুলের তরিকা আছে যেখানে যেখানে আমার আল্লাহর বিধান আছে সেখানে আল্লাহর বিধানের বাইরে গিয়ে রসুলের তরিকার বাইরে গিয়ে অন্য কারো আদর্শ অন্য কারো বিধান অন্য কারো মত অন্য কারো পথ অনুসরণ করার নামে বেদাত বুঝতে পারছেন আমরা বেদাত মানে মনে করি এগুলো পাশ্চাত্যের অনুসরণ অমুসলিমদের অনুসরণ অনেকে মনে করে প্যান্ট শার্ট পরলে অমুসলিমদের অনুসরণ হয় কিন্তু প্যান্ট শার্ট আজকাল মানুষ অমুসলিমদের অনুসরণ নিয়ে পরে না যার কারণে প্যান্ট শার্টের ব্যাপারে আমরা মাসাল্লাহ এটা বলি যে এটা লিবাস তাকুয়া না মুত্তাকিদের পোশাক না কিন্তু পরা না যায়জ না কথা বোঝা যাচ্ছে পরা না যায়জ না অনুত্তম তো অবশ্যই অনুত্তম তো অবশ্যই কিন্তু না যায়জ না কেন না যায়জ না কারণ এটা বিধর্মীদের বিশেষ পোশাক হিসেবে রয়নি পোশাকগুলো এখন ব্যাপক হয়ে গেছে মুসলমানরাও পরে অমুসলিমরাও পরে কিন্তু চার্চের মধ্যে ফাদাররা যে বিশেষ ধরনের পোশাক পরে একইভাবে ইহুদিদের বিশেষ পোশাক আছে বৌদ্ধদের বিশেষ ধরনের চাদর আছে সেটা যদি আপনি পরেন বলা হবে স্পষ্ট হারাম কারণ এটা কোনো মুসলমান পরেন এটা ওদের সঙ্গেই সীমাবদ্ধ কিন্তু উত্তম পোশাক হলো কোন পোশাক যেটা যুগের আল্লাহর ওলি যারা ওলামায় কেরাম যারা তারা যে পোশাক পরে প্রত্যেক যুগের জন্য সেই পোশাকই হলো লিবাস তাকোয়া তাকোয়ার পোশাক মুত্তাকিরা যে পোশাক পরে সেটাই হলো তাকোয়ার পোশাক কিন্তু আমরা মনে করি পাশ্চাত্যের অনুসরণ শুধু এই ক্ষেত্রেই হয় কিন্তু পাশ্চাত্যের অনুসরণ এই ক্ষেত্রে হবে এটা তো স্বাভাবিক মানে ছোট একটা বিষয় ছোট একটা বিষয় না একটা পোশাক কয়জন মানুষ মিলে পড়ে দশজন বিশ জন নাকি একজন তার মানে এই পোশাক পরাটা যদি ক্ষতিও হয় ক্ষতি কয়জনের মধ্যে সীমাবদ্ধ একজন কিন্তু বিধর্মীর অনুসরণ তখন তো বেশি ক্ষতি হবে যখন বিধর্মীদের মতবাদ গ্রহণ করা হবে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে তখন তো এর ক্ষতি আরো বেশি তো আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ছোট অপরাধকে হাইলাইট করি বড় অপরাধকে আমরা এটা আড়াল করে ফেলি বড় অপরাধ হলো যে মৌলিক ক্ষেত্রে অমুসলিমদের অনুসরণ করা তাদের আদর্শকে ফলো করা মোহাম্মদুর রসুল্লাহ তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকাকে ফলো করা এটা হলো মৌলিক বিধর্মীদের অনুসরণ আর ছোট ছোট শাখাগত অনুসরণ হলো এই যে পোশাক আশাক এবং অন্যান্য বিষয়গুলো বড়টার আলোচনা আমরা ছেড়েই দিয়েছি রীতিমতো ছেড়ে দিয়েছি শুধু এই ক্ষেত্রে ছেড়েছি তা না শয়তান মানুষকে যে ধোকা দেয় এটা বলে শেষ করে দিচ্ছি কখনো ধোকা দেয় মানুষকে গুনাহে ফেলে কিন্তু অনেক আল্লাহর বান্দা এমন আছে যারা গুণা করবে না সে গুনা থেকে বেঁচে থাকে তাকে কেমনে ধোকা দিবে তার জন্য শয়তান আরেকটা কৌশল অবলম্বন করে যে সে দুটো কাজ করতে পারে এখন যে সময় আছে তার সামনে দুটো কাজ করতে পারবে দুটো কাজই নেক আমল দুটোই ভালো কাজ একটা কাজ করলে তার প্রতিদান হলো উদাহরণস্বরূপ একশোটা নেকি আর একটা কাজ করলে সেটার প্রতিদান হলো পঞ্চাশটা নেকি শয়তান চেষ্টা করবে ওকে তো গুনাহে লিপ্ত করতে পারলাম না ঠিক আছে ওকে বড় প্রতিদানের চাইতে ছোট প্রতিদানে আমি লিপ্ত করে রাখি আমল দুইটাই আমল দুইটাই আখেরাতের কাজ দুইটাই আল্লাহ রাস্তা কিন্তু ওকে আমি বড়টা থেকে সরিয়ে ছোটটার মধ্যে নিয়ে ফেলি তাহলেও তো আমার মিশন একটু সাকসেস হলো যে ও বড় জান্নাতে চলে যেত জান্নাতুল ফেরদাউসে যেত এখন জান্নাত আদনে যাক জান্নাতে নাইনে যাক অন্য নিম্ন স্তরে কোনো জান্নাতে যাক একটু তো কমাতে পারলাম তাও তো মনের একটা সান্ত্বনা আছে না একটু হলেও তো পেরেছি শয়তান দুইভাবেই মানুষকে ধোকায় ফেলে তো এই যে আমাদের সমাজে বড় বড় অপরাধগুলো বাদ দিয়ে ছোট ছোট অপরাধের দিকে আমাদের নজর আমাদের ফোকাস আমাদের হাইলাইট তা পুরোটাই ছোট ছোট অপরাধগুলোর দিকে এটাও শয়তানের একটা কৌশল সালাম নিয়ে আলোচনা করার প্রয়োজন আমরা মনে করি দস্তরখান এবং খাবারের আদব নিয়ে আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি ঘুমানোর আদব আলোচনা করার প্রয়োজন অনুভব করি এই বিষয়গুলো ছোট না তুলনামূলক কিন্তু রাজনৈতিক কুফুর অর্থনৈতিক কুফুর বিচার ব্যবস্থার কুফুর এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা অনুধাবন করি না আকিদা বিশ্বাস নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুধাবন করি না আমল নিয়ে আলোচনা করি তাও মৌলিক আমল না ছোট ছোট আমল মৌলিক আমল না কেন বললাম কারণ হলো আমল সবই আমল উদাহরণস্বরূপ আমি কোনোদিন হজ করিনি ওমরাও করিনি তাই বলে আমি হজের মাসালা শিখতে পারবো না জানতে পারবো না মাদ্রাসায় যখন আমাকে কিতাবুল হজ হজের অধ্যায় পড়ানো হবে ফিখের কিতাবে হোক অথবা বুখারি মুসলিম তিরমিজে সাই আবুদাউদ ইবনে মাজা এগুলো হাদিসের কিতাবের মধ্যে হোক আমি তখন বলবো উস্তাদ যে মেয়ে তো আমি হজ নেহি কিয়া আমি তো এখন হজ করিনি আমাকে এগুলো পড়ানোর দরকার নেই এই কথাকে যৌক্তিক আপনি বলবেন আমি তো এখন বিয়েই করিনি আমি এখন এই ফরজ গোসলের মাসালে সেগুলো জেনে আমি কি করব আগে বিয়ে করে নেই কথাকে যৌক্তিক ইসলাম কেয়ামত পর্যন্ত টিকে থাকবে শাশ্বত জীবন ব্যবস্থা শাশ্বত ধর্ম এই ইসলাম যেই সমাজের মধ্যে তার সবগুলো বিধানের আমল জারি নেই সেখানেও ইলমি ভাবে সে জারি থাকতে হবে কারণ কোরআনের ইলম কেয়ামত পর্যন্ত থাকতে হবে আজকে আমল নেই দুই বছর পর তো আমল আসতে পারে উদাহরণস্বরূপ দাসদাসী পৃথিবীর কোথাও দাসদাসীর প্রচলন আছে তাই বলে দাসদাসের মাসালা আমি জানবো না আজকাল তো পড়ানো হয় না এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এটা সমাজে প্রচলন নেই এখন যদি এলমি ভাবেও এর প্রচলন না থাকে এখন থেকে একশো বছর পর যদি এই কথা আবার ফিরে আসে তখন এর সমাধান কে দেবে তখনকার আলেম যারা থাকবে তারাও তো পড়ে আসেনি তারা কি বানিয়ে বানিয়ে বলবে সমাধান কিতাবের সঙ্গে সম্পর্ক নেই গত দুইশো বছর এই বিষয়ে তো কিতাবই লেখা হয়নি পাঁচশো বছরে লেখা হয়েছে কিনা সন্দেহ আলাদা করে এই বিষয়ের উপর নামাজের উপর অনেক কাজ হয়েছে হজের উপর রোজার উপর এই সমস্ত বিষয়ের উপর কাজ হয়নি অনেক বিধান এমন আছে এখনো যদি সমাজ জারি হয় এগুলোর ব্যাপারে ফতোয়া দেওয়ার মতো আলেম নেই কারণ তারা ফতোয়া বিভাগে পড়েছে মুফতি হয়েছে নামের শুরুতে বড় করে মুফতি লেখে মুফতি মানে সে ওই হায়াজ নেফাসের মশলা পড়েছে তোহারাজ জাকাতের মশলা পড়েছে এর বাইরে তার জ্ঞান আর কিছুই নেই কিছুই নেই বিলকুলই নেই আজকাল মুফতিও হয় তোহারাজ সালাতের মুফতি অধিকাংশ মুফতি আকিদার ফতোয়া দিতে পারে না আকিদার মাসালা জানে না ক্লিয়ার না অনেকে এসে জিজ্ঞেস করে হুজুর এই বেদাতে আমলটা তো আমি অমুক মুফতি সাহেবকে করতে দেখেছি কিছু বলাও যায় না কাউকে তো অপমান করাও ঠিক না তাচ্ছিল্য করা উচিত না সঙ্গত না কিছু বলাও যায় না আর মানুষকে বোঝানোও কঠিন হয়ে যায় তো যেটা বলছিলাম যেই জিনিসগুলো সমাজে জারি নেই সেটা ভাবে জারি থাকতে হবে এটা ইসলামের একটা দৃষ্টিভঙ্গি উদাহরণস্বরূপ আপনি বলবেন দেশের মধ্যে জেহাদ নেই এই জন্য আমি জেহাদের মশলা শিখবো না জেহাদের মশলা জানবো না মসজিদে জেহাদের আলোচনা হবে না মাদ্রাসায় জেহাদের আলোচনা হবে না ওয়াজ মাহফিলে জেহাদের আলোচনা হবে না সব জায়গায় জেহাদের আলোচনা বন্ধ করা হবে জেহাদের বইপত্র পেলে গ্রেফতার করা হবে আরে ভাই যদি এরকম হয় জেহাদ তো কেয়ামত পর্যন্ত জারি থাকবে হাদিসে বলা হয়েছে জাল যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হবে জেহাদ জারি থাকবে যেই সময়ে জেহাদের সম্মুখীন হবেন এখন হয়তো আপনি সম্মুখীন নেই যখন যে সময় সম্মুখীন হবেন ওই সময় মাসালা থেকে জানবেন আসমান থেকে ফেরেস্তা আসবে কথা বোঝা যাচ্ছে ইলমি ভাবে তো জারি থাকা উচিত এই যে সমাজের মধ্যে পেরেশান ইসলামের নামে জঙ্গিবাদ ইসলামের নামে সন্ত্রাস ইসলামের নামে এই ইসলামের নামে সেই আর দোষ তো তোমাদের জেহাদের আলোচনা কেন বন্ধ করেছ যদি সহি জেহাদের আলোচনা জারি থাকতো তাহলে গলত জেহাদ সমাজে প্রচলিত হতো না কথা বোঝা যাচ্ছে না সহি জিনিস যখন মানুষ জানে গলত জিনিসের দিকে মানুষ পা বাড়ায় না গলত জিনিসের দিকে তখনই পা বাড়ায় যখন সহি জিহাদ মানুষ জানে না উদাহরণস্বরূপ আপনি হজে যাচ্ছেন হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হজের মাসালা শিখে যাননি তার মানে আপনার হজ আপনি ঠিকভাবে করতে পারবেন না দেড় লক্ষ দুই লক্ষ টাকা খরচ হবে বা এখন বিবেচনা সাড়ে তিন চার পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে আসবেন অযথাই সফরের কষ্ট ছাড়া আর কোনো প্রাপ্তি আপনার নেই পুরোটাই বেকার কারণ মাসালা জানেন না তো সমাজের মধ্যে সমস্যা এত কিছু সমস্যা সমস্যাও বাড়ছে জিহাদের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে খবরদার জিহাদের আলোচনা করা যাবে না আর করলে কি হবে করলে সন্ত্রাস বাড়বে আর তোমার মাথায় ঘিলু নেই যদি সহি জিনিসের আলোচনা থাকতো মানুষ সহিটাকে চিনত তখন গলত জিনিস থেকে নিজেরাও দূরে থাকতো সামাজিক ভাবে এর বিরুদ্ধে তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলত কারণ সবাই জানে না চুরি করা খারাপ জানে কি না ডাকাতি করা খারাপ সবাই জানে না চুরি ডাকাতি এটা কি পুলিশ ট্যাকেল দিতে হয় নাকি বেলায় যদি ঘোষণা হয় এলাকায় চোর এসেছে মানুষই এটা ট্যাকেল দিয়ে ফেলে কেন সবাই জানে কাজটা জঘন্য একইভাবে মানুষ যখন বুঝবে কোনটা সহি জিহাদ আর কোনটা গলত জিহাদ কোন জায়গায় জিহাদ প্রয়োগ করতে হবে কোন জায়গায় জিহাদ না দাওয়াত প্রয়োগ করতে হবে এই পার্থক্য যখন মানুষ বুঝবে তখন এর বিরুদ্ধে সচেতনতা আমভাবেই সৃষ্টি হবে আপনাদের এত মেহনত করতে হবে না আজকাল আজকাল দুঃখের কথা বিভিন্ন মাদ্রাসার মধ্যে যারা খেদমতে থাকে কমিটি অথবা এই সেই এলাকার গণ্যমান্য এসে খোঁজ নেয় মাদ্রাসার মধ্যে জিহাদি বই আছে কিনা এটা বলতে পারতো যে মাদ্রাসার মধ্যে বিশেষ কোনো নিষিদ্ধ সংগঠনের বই আছে কিনা এই কথা কিন্তু যৌক্তিক কোন অস্ত্রধারী নিষিদ্ধ সংগঠনের কোনো বই আছে কিনা যদি থাকে তাহলে আপনাদেরকে আইনের সম্মুখীন করা হবে এটা যৌক্তিক এবং এই আইনটা করাও যৌক্তিক যে কোনো নিষিদ্ধ সংগঠনের বইপত্র রাখা যাবে না এটা যুক্তির দাবি কিন্তু এটা বলে না কি বলে জিহাদি বই বলে না পত্রিকায় তারপর নিউজে ই আসে না যে জিহাদি বইয়ের সঙ্গে গ্রেফতার হয়েছে ওনার কাছে জিহাদি বই পাওয়া গেছে অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদি বই হল আল কুরআন সন্দেহ আছে কারো ন্যূনতম সন্দেহ আছে কোরআন খুলেন আজকে গবেষণা করা শুরু করেন চ্যালেঞ্জ দিয়ে বলছি কোরআনের মধ্যে নামাজের আয়াত কয়টা হজর আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা সব বিষয়ের আয়াতগুলো আপনি ভাগ করেন এক পাশে রাখেন আর জিহাদের আয়াতগুলো এক পাশে রাখেন দেখেন কোনটার পরিমাণ বেশি আর কয়গুণ বেশি পৃথিবীর মধ্যে যদি জিহাদি বইকে নিষিদ্ধ করা হয় সর্বপ্রথম কোরআনকে নিষিদ্ধ করা উচিত যদি জিহাদি বইকে নিষিদ্ধ করা হয় সর্বপ্রথম কোরআনের পরে সহি বুখারিকে নিষিদ্ধ করা উচিত মুসলিমকে নিষিদ্ধ করা উচিত তিরমিজিকে নিষিদ্ধ করা উচিত আবুদাউদকে নিষিদ্ধ করা উচিত ইবনে মাজাকে নিষিদ্ধ করা উচিত নাসাইকে নিষিদ্ধ করা উচিত মোহাত্তা মালিক মোহাত্তা মোহাম্মদকে নিষিদ্ধ করা উচিত এগুলো তো সবচেয়ে বড় জিহাদের বই আমাদেরকে জিহাদ তো আল্লাহ শেখায় আল্লাহ বলে কাতিল হুম তোমরা জিহাদ করো আল্লাহ তোমাদের হাতে শাস্তি দিবে মূলত জিহাদ করছে আল্লাহ অমা রমাইতে রমাইতে আল্লাহ রামা হে নবী আপনি একমুঠো ধুলো মেরেছেন সবার চোখে গিয়ে পড়েছে আপনি ভেবেছেন আপনি মেরেছেন না নবী অমা রমাইতে রমাইতে আল্লাহ রামা যখন আপনি মেরেছেন তখন আপনি মারেননি আল্লাহ মেরেছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম এই যে বদরের ময়দানে তোমরা সত্তর জনকে মেরেছো তোমরা ভেবেছো তোমরা মেরেছো খবরদার এটা ভেবো না তোমরা মারনি আল্লাহ নিজে মেরেছেন জিহাদ মুজাহিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলে প্রথমে আল্লাহকে নিষিদ্ধ করো দুই নম্বরে রাসুলকে নিষিদ্ধ করো যে মানুষটা মাত্র নয় বছরে সাতাইশটা যুদ্ধ করেছেন সাতাইশটা জিহাদ করেছেন এর চাইতে বেশি জিহাদ পৃথিবীতে হওয়া সম্ভব না সাতাইশটা নিজে থেকে করেছেন এর বাইরে আরো সাতচল্লিশটা বা ওইটাকে লম্বা করলে একষট্টিটা বাহিনী পাঠিয়েছেন মাত্র নয় বছরে এর চাইতে বড় জিহাদি আর কে হবে জিহাদের ব্যাপারে নিষিদ্ধ করতে চাইলে জিহাদের কিতাব নিষিদ্ধ করতে চাইলে হানাফি মাঝাবকে নিষিদ্ধ করো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী কিতাব লিখেছেন ওনার প্রসিদ্ধ ছয়টা কিতাব যেই ছয় কিতাবের উপর হানাফি মাঝহের ভিত্তি সেই ছয় কিতাবের দুইটা কিতাবই হলো জিহাদের উপর আসিয়ারুল কাবির আসিয়ারুল সগির শুধুমাত্র জিহাদের মাসালা হানাফি মাজহাবকে নিষিদ্ধ করো মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দাও ইসলাম জেহাদ ছাড়া ভাবা যায় না ইসলাম নামাজ ছাড়া ভাবা যায় না ইসলাম রোজা ছাড়া ভাবা যায় না হয়তো আমার কোনোদিন যদি তৌফিক না হয় কোনোদিন হজ করব না তৌফিক যদি না হয় কোনোদিন জাকাত দিব না এর অর্থ এটা না আমি হজকে বন্ধ করে দিব হজের বিরুদ্ধে বলবো জাকাতের বিরুদ্ধে বলবো জাকাতের মশলা জানবো না হজের মশলা জানবো না আরো বেশি করে তো আমার জানা উচিত কারণ কর্তব্য যখন পারিনি তখন অন্তত তাত্ত্বিকভাবে এর জ্ঞান অর্জন করে আমি আমার অন্তরকে প্রশান্ত করি বেশি জানা উচিত তো মানুষের আজকাল অবস্থা হলো মাথা ব্যথা ওষুধ খাবে না মাথা কেটে ফেলো অবস্থা এটাই হয়েছে সমাজে কিছু সমস্যা দেশের মধ্যে কিছু সমস্যা আমি তো মনে করি আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না আমি মনে করি জিহাদের আলোচনা যদি সারা দেশে ব্যাপক করে দেওয়া হতো সহি জিহাদ আলোচনা এবং এই বিষয়ে তারাই আলোচনা করতে পারবে যারা এই বিষয়ে পরিপূর্ণ অভিজ্ঞতা দক্ষতা এবং জ্ঞান রাখে যদি এভাবে আলোচনা সারা দেশে ব্যবস্থা করা হতো এই যে সমস্যাগুলো সমাধান আপনারা করতে পারছেন না সহজেই পারতেন কারণ আপনার সেই দাড়ি চাষা মানুষদের কথা মানুষ শুনবে না আপনার রাজনৈতিক নেতাদের কথা শুনে মানুষ এগুলো থেকে বিরত থাকবে না আপনার প্রশাসনের লোকদের কথা শুনে মানুষ বিরত থাকবে না মানুষ গলত পথ থেকে ফিরে তখনই আসবে যখন তারা তাদের রাহবার তাদের তাজ ওলামা ইকরামের কাছ থেকে নির্দেশনা শুনবে তো সমাধান আমি মনে করি এটার মধ্যে ছিল আপনারা একমত হবেন কিনা আমি জানি না যেটা বলছিলাম শয়তান কখনো তো গুনাহে লিপ্ত করে আর কখনো বড় সমস্যা অর্থাৎ একটা আমল করলে অনেক নাকি তো সেই আমলে না করে আমাকে ছোট আমলে লিপ্ত করে তো যা হোক <clears throat> আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমান এবং নেকা আমল উভয়টাকেই কুফর শিরিক বেদাত এবং নেফাক থেকে মুক্ত রেখে দুনিয়ার মধ্যেই